والسلام হজরত উলামায় কেরাম সম্মানিত মুসলমান বাইসব ও আমার পর্দানিসীন মা বোনেরা আমরা অত্যন্ত মুবারক একটা সবার মধ্যে বসি এই সবার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি একত্র হইয়া এমন একটা সবাই বসে যে সবাই কোরআন পড়ে এবং কোরআন বুঝাইয়া দেয় কোরআন পরে তা বুঝাইয়া দেওয়ার নামই তফসিরুল কোরআন তাহলে সুদা কথায় মর্ম দাঁড়াইল কোরআনের তফসিরের সবাই যারা বসে আল্লাহ রসুল বলেন ইল্লা হাফাতুমুল মালা কোরআন বুজার সবাই যারা বসল এদের সম্মানার্থে আল্লাহ অসংখ্য ফিরিস্তা পাঠাইয়া দেন এই সমস্ত রহমতের ফিরিস্তারা তাদের চতুর্দিক থেকে ঘেরাও করে থাকে কোরআন বুজার সবাই যারা বসে তাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস তারা ঘেরাও করে থাকে থুমুর রাহমা রাসুল আরো বলেন কোরআন বুজার সবাই যারা বসে তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাজিল হয় যে আল্লাহর রহমত এই সবার মানুষদেরকে ডাকিয়া ফেলে রাসুল আরো বলেন কোরআন বুজার সবাই যারা বসে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয় আরো বলেন কোরআন বুজার সবাই যারা বসে তাদের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন ও ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার জন্য এই সবার মধ্যে যারা বসল আমি এদের জীবনের গুণামাফ করে দিলাম হাদিসের মর্মটা আগাগোড়া বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন তফসিরুল কোরআন সম্মেলন কোরআন বুঝার সভা কিনা এই কোরআন বুজার সবার মূল্য আল্লাহর কাছে আছে কিনা এত বড় মূল্য যে আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী করে বলেন তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার জন্য যারা এখানে বসলো আমি এদের জীবনের গুণামাফ করে দিলাম অবশ্য মানুষের গুণা দুই প্রকার এক প্রকার গুণাকে সগিরা গুণা বলা হয় সাধারণ গুণা বলা হয় আরেক প্রকার গুণাকে কবিরা গুণা বলা হয় মারাত্মক গুণা বলা হয় সগিরা গুণা বা সাধারণ গুণা ওই সমস্ত গুণাকে বলা হয় যেগুলি করলে পরে দুনিয়াতে অথবা আখেরাতে এই গুনার কারণে আল্লাহ দয়া করে বন্দাকে কোনো শাস্তি দেন না সগিরা গুণা করলেও আল্লাহ এই গুনার কারণে বন্দাকে শাস্তি দেন না বরং তার কোনো না কোনো নেক আমলের উশিলায় বন্দার সগিরা গুণাগুলি আল্লাহ মাফ করে দেন আর কবিরা গুণা ওই সমস্ত গুণাকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে এবং আখেরাতে শাস্তির ব্যবস্থা আছে যেমন হাদিস শরীফে রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি জেনে শুনে ফরজ নামাজ পড়বে না আল্লাহ রসুল বলেন মান তারাকাসালাত আমিদান আউকালা মুতাআমিদান উলকিয়া ফিন্নার নার তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের শাস্তি বুক করতে হবে তাহলে ফরজ নমাজ না পড়ার গুণাটা সগিরা গুণা না কবিরা গুণা কিভাবে বুঝলেন শাস্তি আছে যে গুনার কারণে শাস্তি আছে এই গুণাকে কবিরা গুণা বলা হয় সগিরা গুণাও যদি বেপরুয়া ভাবে বারবার করতে থাকে তাহলে সেইটাকে সেইটাও কবিরা হইয়া যায় কোরআন বুজার সবাই বসলে বসা মাত্রই সারা জীবনের সমস্ত সগিরা মাফ হইয়া যায় আর বাকি রইল কবিরা গুনা কোরআন বুজার পরে কোরআন মতে চলতে যারা রাজি হইয়া যায় এদের কবিরা গুনাও মাফ হইয়া যায় বুঝে থাকলে বলেন আমাদের এই কোরআন বুজার সভাটা আমাদের সারা জীবনের সমস্ত সগিরা কবিরা গুনা মাফের ব্যবস্থা কিনা সগিরা গুনা কখন মাফ হয় কোরআন পূজার সবাই বসলেই মাফ হইয়া যায় কবিরা গুনা কখন মাফ হয় কোরআন বুজার পরে আমি বাকি জীবন কোরআন মতে চলব এই ওয়াদা মনে মনে আল্লাহর সাথে করলেই অতীতের সমস্ত কবিরা গুণাও মাফ হইয়া যায় অবশ্য এই ওয়াদা করার জন্য কিছু শর্ত ধরাই আছে যেগুলিকে কোরআনের পরিভাষায় তওবা বলা হয় তওবার দ্বারা জীবনের সমস্ত কবিরা গুণ অভাব হইয়া যায় তওবা করলে যে কবিরা গুণা মাফ হয় এ ব্যাপারে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম সামনে তো আরো জায়গা আছে আপনারা সামনে একটু আগে বসলে পিছনে যারা বসতে অসুবিধা হয় তাদের সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা জন্য আর যথেষ্ট আগাইতে পারে সামনে আরো যথেষ্ট জায়গা আছে আপনারা একটু দয়া করে আগে বসলে জি জি সামনে সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে বসেন দয়া করে বন্দা যখন কোনো কবিরা গুণা করার পরও গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হইয়া যায় এই গুণা সারিয়া দেওয়ার জন্য তৈয়ার হইয়া যায় ভবিষ্যতে আর কোনোদিন গুণা করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা করে তখন আল্লাহ তার গুণা কিভাবে মাফ করেন হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম এই ব্যাপারে যথেষ্ট এক্সাম্পল দিয়েছে এর এক দুইটা আমি আপনাদের সামনে বলি শুনেন মানুষের গুনার কারণে দুনিয়াতেও শাস্তি হয় আখেরাতেও শাস্তি হয় দুনিয়াতে মানুষের গুনার কারণে যত শাস্তি হয় এর মধ্যে কোনো কোনো সময় একটা শাস্তি এই হয় যে গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া মানুষের ফসল নষ্ট হইয়া যায় হজরত মুসা আলহিসের জমানায় একবার এইভাবে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া মানুষের ফসল নষ্ট হইয়া যাইতেছিল মুসা আলহিস তার উম্মদেরকে বললেন তোমরা আসো সব একত্র হও আপন আপন গুনার কথা ইয়াদ করে আল্লাহর কাছে তবা করো আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ যেন রহমতে বৃষ্টি দেন আমাদের ফসল রক্ষা করে উম্মতেরা আসলো মুসা আলহিসাম তাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাদের মধ্যে যারা যত রকমের গুণাগার আছে এরা জীবনে আর কোনোদিন ভবিষ্যতে গুণা করবে না এরা তোমার কাছে লজ্জিত হে আল্লাহ এরা গুণা ছেড়ে দিল আর কোনোদিন গুণা করবে না দয়া করে মাফ করে দাও এবং রহমতের বৃষ্টি বর্ষণ করো দোয়ার ভিতরেই আল্লাহ মুসা আলহ ইসলামের কাছে ওই পাঠাইলেন বললেন হে মুসা আলহ ইসলাম আপনার হাতে হাত মিলাইয়া যারা আপনার দুয়ার মধ্যে আমিন বলতেছে এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা রাখে এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলাইয়া আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা আছে তার তার কারণে দোয়া কবুল হইতেছেন ঘটনার এই পর্যন্ত বুঝে থাকলে বলুন কোন সময় যদি দেখি আমাদের দোয়া কবল হয় না তাহলে বুঝতে হবে কিসের কারণে শুধু গুনার কারণে নয় গুণা কর হাজারো গুণা করার পরে যদি আল্লাহর সাথে ওয়াদা করে ভবিষ্যতে আর গুণা করব না আল্লাহ তো মাফ করে নেন কিন্তু গুণা করার পরে আরো ভবিষ্যতে গুণা করার ইচ্ছা যাদের আছে এদের দোয়া কবল হয় না কথা বুঝলেন কিনা দেখেন তাই আল্লাহ মুসা আল ইসলামকে বলে দিলেন যারা আপনার সাথে হাত মিলে আমিন বলতেছে তাদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যার আরো আরো ভবিষ্যতে গুণা করার ইচ্ছা আছে এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলে আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না রহমতের বৃষ্টি হবে না মুসা আলহি সালাম বলে দিলেন তোমাদের মধ্যে কার মনে এখনো ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুণা করার তুমি এখান থেকে চলে যাও তুমি এখানে থাকলে দোয়া কবল হবে না ওই লোকটা তো মনে মনে জানে যে ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা কার মনে আছে কার মনে নাই কি বলেন মনে মনে জানা নাই অবশ্যই জানা আছে ওই লোকটা চিন্তা করলো আমি যদি এখন এখান থেকে চলে যাই সারা দেশের মানুষ চিনে ফেলবে যে আমার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল এর চেয়ে বড় অপমান এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে মনে মনে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে আমার সমাজের কাছে কলঙ্কিত করো না আমাকে লজ্জিত করবা না হে আল্লাহ তুমি জানো আর আমি জানি ওয়াদা দিলাম তোমার সাথে আর জীবনে কোনোদিন গুণা করব সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা আলহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি আপনি বললেন একটা লোক আছে এই লোকটা তাকলে দোয়া কবুল হবে না কোন লোক গেল না দোয়া কবুল হইল কিভাবে আল্লাহ বলেন হে মুসা যে পাপিষ্টের কারণে রহমতের দোয়া রহমতের বৃষ্টি বন্ধ ছিল ওই পাপিষ্টের কারণে তাড়াতাড়ি বৃষ্টি দিলাম মুসাসাম জিজ্ঞাসা করলেন পাপিষ্ট কি করছে আল্লাহ বলেন তুমি জানো না জগতের কেউ জানে না পাপিষ্ট মনে মনে আমি আল্লাহর সাথে ওয়াদা করছে ভবিষ্যতে আর কোনোদিন গুণা করবে না আমি মাফ করে দিয়েছি ঘটনা বুঝে থাকলে বলেন কবিরা গুনা মাফের ব্যবস্থাও এই সবার মধ্যে হওয়া যায় কিনা হ্যাঁ, বসা এই সগিরা গুনা মাফ হইয়া যায় আর এখানে যা শোনা হয় যা বোঝা হয় তা পালন করতে পারলে এর দ্বারা কবিরা গুনা মাফেরও ব্যবস্থা হইয়া যায় হাদিস থেকে আরো এক দুটা ঘটনা শোনাই আমরা যারা যারা গুণা করি আল্লাহ যে কিভাবে গুণা মাফ করেন বুঝতে পারলে গুণা ছেড়ে দেওয়ার মতো আগ্রহ জাগবে না এই আমাদের বোঝা দরকার আমরা যারা যারা গুণা করি না আমরা কেউ গুণা করি না গুণা ছেড়ে দেওয়ার মতো আগ্রহ জাগবে এবং আগ্রহ জাগানোর জন্যই আল্লাহ রসুল এই ঘটনাগুলি হাদিস শরীফে বলছেন আরে হাদিসে আল্লাহ রসুল বলেন আমাদের নবী দুনিয়াতে আসার আগের আমলে একটা লোক এমন গুণা করছে মানুষ খুন করতে করতে করতে করতে নিরানব্বইটা মানুষ খুন করছে সগিরা গুণা করছে কবিরা গুণাও একটা দুইটা সাধারণ মারাত্মক মারাত্মক গুণা করছে নিরানব্বইটা খুন করছে এতগুলি কবিরা গুণা করছে ইসলামের বিধানে কোন অপরাধী এর বিরুদ্ধে যুক্তিসঙ্গত কারণ দর্শাইয়া যুদ্ধ ঘোষণা না দিয়া তার উপর হামলা করা তার সম্পদ নষ্ট করা তাকে হত্যা করা হারাম ইসলামের বিধান মতে অগুচরিত অবস্থায় অজানা অবস্থায় অতর্কিত ভাবে কার উপর হামলা করা হত্যা করা কি বুঝলেন হালাল না হারাম হারাম সুতরাং যারা গোপনে বোমা বানায় আর বোমা মারিয়া দেশের সম্পদ ধ্বংস করে মানুষ হত্যা করে এরা ইসলামের কেউ নয় এরা ইসলামের দুশ্মন এরা যদি মুসলমান পরিচয় দিয়া করে আসলে মুসলমান নয় ইসলাম ধর্মকে কলঙ্ক করার জন্য করে কথা বুঝলেন কিনা দেখেন ওই লোকটা একটা দুইটা নয় নিরানব্বইটা খুন করলো তারপরে তার মনে ভয় জাগলো দুনিয়ার জীবনে তখন নিরানব্বইটা করলাম কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে কি জবাব দিব আপনারা কি মনে করেন দুনিয়াতে আমরা যত গুনাই করি না কেন শেষ বিচারের দিন কি জবাব দিতে হবে না অবশ্যই হবে যেই মানুষটা নিজের শেষ বিচারের দিনের কথা স্মরণ রাখে এই মানুষটা গুণা করার সাহস রাখে না এই জন্য হাদিস শরীফের রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি তার মরণের কথা দৈনিক ২০ বার স্মরণ করে সেই ব্যক্তির শহীদই মরণ হয় মরণের কথা দৈনিক ২০ বার স্মরণ করলে কেমন মরণ হয় শহীদই মরণ আপনারা মনে করতে পারেন তাহলে দৈনিক মরণের কথা দৈনিক ২০ বার স্মরণ করলে যদি শহীদই মরণ হয় তাইলে আর নমাজ বন্দেগীর দরকার কি নমাজ রোজা এবাদত বন্দেগী কিছুই করব না দৈনিক বিশ বার মরণের কথা স্মরণ করব আমার শহীদ মরণ হয়ে যাবে এরকম প্রশ্ন কার মনে জাগতে পারে যে বোঝার জন্য হাদিসের ঘটনাটা আপাতত একটু সময়ের জন্য মুলতবি রাখি আর একটা ঘটনা শুনি এক বাদশাহ মুড়ি দিয়েছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গর হাতে মুরিদ হওয়ার পরে আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাকে বললেন তুমি মরণের কথা স্মরণ করো মরণের কথা যাদের স্মরণ থাকে না এরা গুণাও সারতে পারে না বন্দেগিও করতে পারে না যার মরণের কথা যে পরিমাণ স্মরণ থাকে সে সেই পরিমাণ গুণা ছাড়তে পারে সেই পরিমাণ বন্দেগি করতে পারে যে মরণের কথা যে পরিমাণ ভুলিয়া যায় বন্দেগির থেকে তত দূরে সরে যায় এবং তত বেশি গুণা করতে থাকে এই কথাটা বুঝে থাকলে এবার বলুন আমি যদি নমাজ রোজা এবাদত বন্দেগীর দাঁড়তারি না বেপরুয়া ভাবে গুণা করতে থাকি তাহলে প্রমাণ হবে আমি মরণকে স্মরণ করি না ভুলে গেলাম ভুলে গেলাম আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাকে বলে দিলেন মরণের কথা বেশি বেশি স্মরণ করো গুণা করার সাহস থাকবে না এবাদত বন্দেকি ছাড়তে পারবে না বাচ্চা কিছুদিন পর পরই বলে হুলুর আমি সব সময় মরণের কথা স্মরণ করি কিন্তু বন্দেগি করতে তো মনে চায় না বুজুর্গ বললেন তুমি মরণের কথা স্মরণ করো কথাটা মিথ্যা সে বলে আমি স্মরণ করি আমি জানি আপনি বলেন মিথ্যা আপনাকে প্রমাণ করব কিভাবে তিনি বলেন তুমি আমাকে প্রমাণ করতে হবে না তুমি যদি তোমার রাজত্ব তিন দিনের জন্য আমার নামে রেজিস্টারি করিয়া দাও তিন দিন পরে আবার তোমার রাজত্ব তোমাকে ফিরিয়ে নেব এই তিন দিনের ভিতরে আমি তোমাকে প্রমাণ করে দিব জীবনে কোনোদিন তোমার মরণের কথা স্মরণ হয় না তুমি যা বলো মরণের কথা স্মরণ করো মিথ্যা বলো কোনোদিন মরণের কথা স্মরণ হয় না মরণের কথা স্মরণ হইলে গুনার সাহস থাকতে পারে না বাদশাহ শুধু এই কথাটা বোঝার জন্য যে আমি সবসময় মরণের কথা স্মরণ করি ইনি বলেন একদিনও স্মরণ করি না তিন দিনের জন্য উনাকে রাজত্ব রেজিস্টারি করে দিলে তিন দিনে বুঝাইয়া দিবেন তো এই কথাটা বোঝার জন্য তার রাজত্ব তিন দিনের জন্য বাদশার নামে রেজিস্টারি করে দেয়া দিল এখন বাদশাহ হইল কে বুজুর্গ বাদশাহ হইল আর বাদশাহ পাওয়ারলেস পাওয়ারলেস না তিনি তিন দিনের জন্য রাজত্ব পাইয়া প্রথম দিন ওই জল্লাদরে নির্দেশ দিলেন এই জল্লাদ এই আগের বাদশারে হাতে পায়ে বান্ধ জেলখানায় বন্দি করে রাখো আগামী তৃতীয় দিনে তার ফাঁসি হবে আজকের দিনের পরের দিনের পরের দিন তার ফাঁসি হবে বলেন তিন দিনের বাইরে ফাঁসি হবে না তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে ফাঁসি হলে তার কিছু নাই কারণ হুকুম তো তার হাতে বাদশাহ মনে মনে ভাবে কি সর্বনাশ করলাম নিজের হাতে নিজে রাজত্ব গেল এখন জানো যাইব এইরকম বুকামি দুনিয়াতে কোনো মানুষ করে নাকি যা হওয়ার তো হইয়া গেছে এখন আর আফসুস করে লাভ নাই চিন্তা করে লাভ নাই এখন অন্তত এই তিন দিনে যা ভারি আল্লাহ রে কিছু খুশি করতে পারি কিছু আবাদত বন্দী করি প্রথম রাত্রি গেল দ্বিতীয় রাত্রি গেল তৃতীয় রাত্রে ভাসি হইত তার তৃতীয় রাত্রে নূতন বাদশাহ তার উজিরকে নিয়ে সেই জেলখানায় ঢুকল যে জেলখানায় পুরাতন বাচ্চা বন্দি শেষ রাত্রে ঢুকলো ঢুকিয়া দেখে বাচ্চা শেষ পুরাতন বাচ্চা কোথায় আছে শেষ দায় আছে অনেকক্ষণ দাঁড়ায় রইল শেষ থেকে মাথা উঠায় না ডাকলো তাও চড়া নাই উজিরকে বললো তারে জুরে সেজা থেকে হাতে ধরে ঠানিয়া উঠাও উজির নতুন বাচ্চার হুকুমে হাতে ধরিয়া পাশ্রাইয়া ধরিয়া তারে সেজা থেকে উঠাই উঠার পরে নতুন বাচ্চার মুখ দেখা মাত্রই বলল হজরত আমার কি এখনোই ফাঁসি বাদশাহ বলে না তোমার এখনোই ফাঁসি না তাহলে আপনি এখন এখানে কেন আসলেন এখন আসছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য তোমার সেজদা এত লম্বা কেন বলে আর তো সময় নাই সেজদা করার তোমার ফাঁসি হয়ে যাবে সুতরাং আল্লাহকে জীবনের মতো একটু খুশি খুশিনি করতে পারি আল্লাহ একটু গুলামিনি করতে পারি এইবার নতুন বাচ্চা জিজ্ঞেস করে এবার বলো অতীতে কি কোনোদিন মরণের কথা স্মরণ হয়েছে বলে না উদুর আল্লাহর কসম মরণের কথা স্মরণ হয় মরণের কথা এই তিন দিন স্মরণ হইতেছে এবার বলেন মরণের কথা দৈনিক বিশ বার স্মরণ হইলে নমাজ বাদ দিতে পারে না আরো বেশি পড়বে এই হইল কথা ওই নিরানব্বই খুনের খুনি যখন মরণের কথা স্মরণ হইল আল্লাহর কাছে কি জবাব দিল আল্লাহর শাস্তির ভয় তার অন্তরে ঢুকলো একজন আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আল্লাহ রসুল বলেন একজন আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হুজুর আমি সারা জীবনে নিরানব্বইটা খুন করছি আমার গুনার কোন মাফের ব্যবস্থা আছে ইনি বললেন না একটা না দুইটা না তিনি তুমি নিরানব্বইটা খুন করছো আল্লাহর কাছে তোমার মাফের কোনো ব্যবস্থা নাই কোনের শাস্তি অবশ্যই আল্লাহর কাছে তোমার বহন করতে হবে এই খুনগুলি কবিরা গুণা সাধারণ গুণা নয় সে বলে আমার গুনার মাফ নাই এই সংবাদটা যে আপনি আমারে দিলেন এটা তো আমার জন্য সুসংবাদ না তা কি বলে সুসংবাদ আপনি যে আমার দুঃসংবাদ দিলেন এতে তো আমার মনে আঘাত লাগলো তা কাজেই আপনাকেও ছাড়বো না এই বলে উনাকে অকুর আমার মাফ নাই বলে আপনি আমাকে দুঃসংবাদ দিলেন সুতরাং আপনার রেহাই নাই বলে এই আলেমকেও খুন করলো এবার কোন একশো গোটা হইলো একশো কিন্তু ভিতরের জ্বালা ঠিক আছে আল্লাহর কাছে কি উপায় হবে আল্লাহর দরবারে আমার কি উপায় হবে মানুষকে জিজ্ঞেস করে অমিয়ারা আমার গুনামা ফেরিনি কোনো ব্যবস্থা বলে দিতে পারবে কোনো আলেম তোমাদের জানা মতে কোনো ভালো কোনো আলেমের সন্ধান আছে কিনা মানুষ বলল অমুক দেশে অমুক এলাকায় একজন ভালো আলেম আছেন ওনার কাছে গেলে হয়তো তোমার গুনার মাফের কোনো ব্যবস্থা হইতে পারে লোকটা ওই আলেমের সন্ধানে রানা হইল কিছু রাস্তা গেল আর বেশি রাস্তা সামনে বাকি রইল এমত অবস্থায় আজরাইল ওই একশো খুনের খুনির সামনে আসিয়া দাঁড়াইল বললো তোমার হায়াত শেষ আমি এখনই তোমার যান বের করতে আসছি বুঝে থাকলে বলেন এই লোকটার বাড়ির থেকে ওই আলেমের বাড়ি পর্যন্ত যে রাস্তা বেশি রাস্তা পার হইল না বেশি রাস্তা সামনে রইল কম রাস্তা পার হইয়া আসলো বেশি রাস্তা সামনে রইল এই অবস্থায় আজরাইল ফিরিস্তা আসলো তার জানবেন আজরাইলের অধীনে অগণিত ফিরিস্তা থাকেন দুই দল একদল ফিরিস্তা ইমানদার নেককারের জান বাইর করেন আর একদল ফিরিস্তা বেঈমান পাপিষ্টদের জান বাইর করেন কথাগুলি মনে থাকলে আমাদের জীবনের অনেক কথা অনেক ওয়াজ অনেক নসিহত অনেক আয়াতের তফসির বুঝতে সহজ হবে বুঝে থাকলে একটু দয়া করে বলুন আজরাইলের অধীনে কত দল ফিরিস্তা একদল নেককারের জান বাইর করে একদল গুনাগারের জান বাইর করে আপনারা হয়তো শুনে থাকবেন নেককারের জান যে সমস্ত ফিরিস্তার দল বাইর করে এরা লোকটার কাছে আসে আইসা তারা জাহান নাম দেখায় জাহান নাম দেখাইয়া বলে যদি তুমি গুনা সারিয়া আল্লাহর বন্দেগীর ফদ দরিয়া যদি মরণ না হইত তাহলে এই জাহান নামে তোমাকে আমরা নিয়ে যেতাম তুমি যেহেতু গুনা সারিয়া দিছ আর আল্লাহর বন্দেগী করা অবস্থায় তোমার মরণ হইতেছে এই জন্য এই যে ভয়ঙ্কর জাহান নামটা দেখো এই জাহান নাম থেকে আল্লাহ তোমাকে রেহাই দান করেছে তারপরে তার জান্নাতের বাড়িটা দেখান পরকালে আল্লাহ তাকে জান্নাতে যে বাড়িটা দিবেন ওই বাড়িটা আজরাইলের অধীনস্থ রহমতের ফিরিস্তারা তারা এই বাড়িটা দেখান হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন অন্য হাদিসে জান্নাতিদের মধ্যে যে জান্নাতি লোকটা সবচেয়ে ছোট বাড়ি পাবে তার বাড়িটা হবে দশটা দুনিয়ার সমান এর চেয়ে ছোট কোনো বাড়ি জান্নাতে নেই জান্নাতের বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের এক একটা ইট হবে রুফার আর প্রতি দুইটা ইটের জয়েন্ট হবে মেসকে আম্বরের এই জান্নাতের বিবরণ দেওয়ার মতো সময় এখানে নাই এই জান্নাতের বিশাল বাড়িটা তাকে দেখাইয়া ওই রহমতের ফিরিস্তার দল বলেন তুমি গুনার পথ সারিয়া বন্দেগীর পথে আসিয়া তোমার মরণ হওয়ার কারণে এই জান্নাতটা আল্লাহ তোমার ঠিকানা ধার্য করেছেন আমরা এসেছি তোমাকে তোমার জান্নাতের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য এখন বলো তুমি এই দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাও না জান্নাতের দিকে যাইতে চাও আল্লাহ রসুল বলেন এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে এই লোকটা নিজের জান্নাতের বাড়িটা দেখা মাত্রই দুনিয়ার সবকিছুর মায়া ভুলিয়া যায় বিবির মায়া বাচ্চার মায়া বাড়িঘরের মায়া ধন সম্পদের মায়া টাকা পয়সার মায়া সবকিছুর মায়া বলিয়া এই ফিরিস্তাদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দুনিয়ার থেকে জান্নাতের পথে নিয়ে যাও এই কারণে মরণের সময় যত কষ্ট হোক না কেন এই কষ্টটা মরণকালের মরণের কষ্ট ইমানদার নেককারেরা টের পায় না জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে তার মরণ হইয়া যায় পক্ষান্তরে পাপিষ্টদের যান বাইর করার সময় ফিরিস্তারা আগে একটা জান্নাত দেখায় দেখাইয়া বলে জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন এই বাড়িটা কামাই করার জন্য এই বাড়িটা উপার্জন করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন দুনিয়ার কিছুদিনের রং তামাশা দুনিয়ার কিছুদিনের আমোদ প্রমোদ দুনিয়ার কিছুদিনের বুক বিলাস পাইয়া তুমি জান্নাত হাসিল করার মতো আমল ভুলিয়া গেছিলে তো মানুষ কি আছে বর্তমান দুনিয়াতে কিছুদিনের রং তামাশার জন্য জান্নাতে যাওয়ার আমলের কথা ভুলিয়া যায় না নাই তুমি জান্নাতের কথা ভুলিয়া গেছো এই জন্য এই যে জান্নাতটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন এটা তোমার নাম থেকে খারিজ করে দেওয়া হলো ক্যান্সেল করে দেওয়া হলো তোমার নামে এই জান্নাত আর নাই তারপরে তারে জাহান নাম দেখাইয়া বলে তুমি দুনিয়ার কিছুদিনের জিন্দগির বুক বিলাস পাইয়া এই জাহান নাম কামাই করছ আমরা আসছি তোমাকে জাহান নামের পথে নিয়ে যাওয়ার জন্য তখন এই লোকটা চায় যে কোনো মূল্যের বিনিময়ে না মরিয়া থাকতে সে যতটুকু চেষ্টা করে জানটা বাহির না হওয়ার জন্য তার চেয়ে হাজার গুণ শক্তি প্রয়োগ করিয়া গজবের ফিরিস্তারা তার শরীরের ভিতর থেকে প্রাণকে সিরিয়া ভিরিয়া বাইর করিয়া নিয়ে যা ওই লোকটা যে একশো খুনের খুনি রানা হইল কোন আলেমের কাছে গেলে নিন মাফের কোনো ব্যবস্থা পাওয়া যায় কিছু রাস্তা পার হইছে বেশি রাস্তা বাকি রয়েছে আজরা ইলাসিয়া হাজির হইছে তোমার হায়াত শেষ তোমার জান বাইর করার জন্য আসছি কিন্তু এই দিন আল্লাহ রসুল বলেন একদল ফিরিস্তা না দুনু দল ফিরিস্তা আছে বলেন আজরাইলের অধীনে কত দল ফিরিস্তা থাকে এই দিন এই লোকের যান বাইর করার জন্য দুনু দল আছে রহমতের ফিরিস্তারা বলতেছে লোকটা আল্লাহ গুণা করলেও আল্লাহর শাস্তিকে ভয় করেছে মাফের ফত অনুসন্ধান করতেছে হায়াতে কুল পাইল না সেটা তার দোষ নয় আল্লাহ যখন জড়াইছে আর শাস্তি থেকে রেহাই পাওয়ার পথ পাইলে সেই পথে চলার জন্য তৈয়ার হইয়া গেছে কাজেই তার গদবের ফিরিস্তা জানবে করতে পারে না আমরা রহমতের ফিরিস্তারা তারা জানবে গজবের ফিরিস্তার দল বলে তোমরা যত কথাই বলো না কেন আলিমের কাছে যদি যাইতো আর আলিম যদি তারে কোনো ফত বাতাইয়া দিতেন সেই ফতে যদি চলতো তাইলে তোমরা জানবে করতে সেই সুযোগ পায় নাই এই ভাবিষ্ঠরে ভাবিষ্ঠ অবস্থায় আমরা পাইছি আমরা গজবের ফিরিস্তা তার জানবেন শেষ পর্যন্ত দুদল ফিরিস্তা সিদ্ধান্ত করবো আমরা দুদলের তর্ক বিতর্ক করে লাভ নাই বন্দা আল্লাহ আমরা আল্লাহর গুলামি করি আল্লাহরে জিজ্ঞাসা করলেই হয় রহমতের ফিরিস্তাই একশো কোনের খুনির যান বাইর করবে না গদবের ফিরিস্তা যান বাইর করবে আল্লাহ যা ফয়সলা দেন তাই আমরা মানে নিতে বাধ্য থাকবো দল ফিরিস্তা একমত হইয়া আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমরা কোন ফিরিস্তার দল এই লোকের যান বাইর করবো আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন তোমরা তার সামনের রাস্তা মাপো পিছনের রাস্তাও মাফো মাফাতে যদি ধরা পড়ে যে সামনের রাস্তা কম পিছনের রাস্তা বেশি বেশি রাস্তা পার হইয়া আসছিল আলিমের সন্ধানে গুনামাফের ব্যবস্থার জন্য অল্প রাস্তা বাকি রইছিল তাইলে রহমতের ফিরিস তারা তার জানবে আর মাফে যদি ধরা পড়ে অল্প রাস্তা আসছিল বেশি রাস্তা সামনে রইছে তাইলে গজবের ফিরিস তারা তার জানবে আল্লাহ যে হিসাব দিয়া দিলেন ঘটনা বুঝে থাকলে বলুন এই হিসাব মতো একশো কুণের খুনি পাপিষ্টার যান কোন ফিরিস্তায় বাইর করার কথা গজবে দুই দল ফিরিস্তারে বিদায় দিয়া আল্লাহ তৃতীয় আরেক দল ফিরিস্তা ডাকলেন দেখে বললেন ও ফিরিস্তার দল আমি যে হিসাব এদেরকে দিয়া দিছি সেই হিসাব মতে তো গজবের ফিরিস্তা তার যান বাইর করার কথা কিন্তু আমার যে বন্ধা গুণা করার পরে আমার শাস্তি ডরাইল নাজাতের পথ তালাশ করলো ভবিষ্যতে আর পাপের পথে যাইবে না মনে মনে প্রতিজ্ঞা করলো তারে আমি গজবের ফিরিস্তাকে সমঝাইয়া দিতে চাই না কাজী তোমরা এক কাজ করো ওই দুই দল ফিরিস্তা যখন তার পিছনের রাস্তা মাপবে তোমরা রাস্তাটা লম্বা করে ধরবে যেন মাফে পিছনের রাস্তাটা বেশি হয় ওই দুই দল ফিরিস্তা যখন তার সামনের রাস্তা মাফবে তখন তোমরা তার সামনের রাস্তাটা সংকীর্ণ করে ধরবে যেন তাদের মাফে রাস্তাটা কম সাব্যস্ত হয় শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তাই হইল তৃতীয় দল ফিরিস্তা পিছনের রাস্তা যখন মাফে লম্বা করে ধরছে মাফে বেশি হিসাব হিসাব হয়েছে সামনের রাস্তা যখন মাফে সংকীর্ণ করে ধরছে মাফে কম সাব্যস্ত হয়েছে শেষ পর্যন্ত রহমতের ফিরিস্তা এই একশো কোণের খুনি পাপিষ্টর জান আল্লাহর রহমতের ফিরিস্তারা বাইর করে নিয়ে গেছে হাদিস শরীফে আল্লাহ রসুল এই ঘটনার বলেছেন এবার আপনারা বলুন তো এই ঘটনা বলে হাদিসে আল্লাহ রসুল আমাদেরকে কি বুঝাইতে চান তুমি যত গুণা করে দেখো আল্লাহর শাস্তিকে ভয় করো গুণা ছেড়ে দাও ভবিষ্যতে আর কোনোদিন গুণা করবে না আল্লাহর সাথে ওয়াদা করো আসমান থেকে জমিন পর্যন্ত তোমার সমস্ত গুণা যদি আসমান জমিন ভরপুর থাকে আল্লাহ সব গুণা মাফ করে দেবেন এবার বলুন কোরআন বুজার সবাই বসলে এখানে যা বোঝানো হয় তা আমল করলে পালন করলে শুধু সগিরা গুনা মাফ হয় না জীবনের সমস্ত কবিরা গুনা মাফ হয় জীবনের সমস্ত কবিরা মাফ আল্লাহ রসুল এক্সাম্পল স্বরূপ আর একটা ঘটনা বলছে সেটা হইল একটা মানুষ ছয় মাসের রাস্তা দূরে সফরে যাবে এই ছয় মাসের রাস্তার ভিতরে কোনো মানুষ নাই বাড়িঘর নাই দোকানপাট নাই কোনো খাদ্য অথবা কোনো পানীয় কেনার মতো ব্যবস্থা নাই কাজেই ছয় মাসের রাস্তা যাইতে হইলে ছয় মাসের খানা ছয় মাসের পানি সাথে করে নিয়ে যেতে হবে এই লোকটা ছয় মাসের খাদ্য এবং পানি সাথে নিয়া উটের পিঠে সোয়ার হইয়া রওনা হইল যাইতে যাইতে যাইতে যাইতে তিন মাসের রাস্তা পার হইয়া গেল সামনে আরো তিন মাসের রাস্তা বাকি রইল বলেন কতদিনের খাদ্য ফুরাইল আর কতদিনের খাদ্য রইল তিন মাসের খাদ্য ফুরাইল আর তিন মাসের খাদ্য রইল এমত অবস্থায় একদিন এক মরুভূমির মধ্যখানে একটা গাছের নিচে উটকে দাঁড় করাইয়া রাখলো উটের ফিটের মধ্যে তিন মাসের খানা আর পানি আর সে উটের পিঠ থেকে নামলো গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নিতেছিল ঘুমে ধরে গেল ঘুম ভাঙ্গার পরে দেখলো তিন মাসের খানা পিঠে নিয়া উট পলায়ন করে গেছে উট ভাগিয়া গেছে বলেন তিন মাসের খানা নিয়া যে ভাগিয়া গেল এখন তিন মাসের রাস্তা কি আর পার হইয়া জীবন নিয়া পার হওয়ার উপায় বাকি রইল মরণ ছাড়া আর কোনো গতি নাই এইরকম এত বড় বিপদে পড়ে লোকটা বসে বসে চিন্তা করতে লাগলো এখন তো আমার এই মরুভূমিতে মরণ ছাড়া আর কোনো উপায় নাই চিন্তা করতে করতে করতে করতে আবার তার ঘুমে ধরলো আবার যখন ঘুম ভাঙল দ্বিতীয়বারের ঘুম ভাঙ্গার পরে দেখে তিন মাসের খানা পিটে নিয়া যে উট পলায়ন করেছিল সেই উট তিন মাসের খানা পানি ফিটে নিয়া তার পাশে আসিয়া দাঁড়াইয়া রইল হারানো উট ফিরত পাওয়ার পরে লোকটার টেনশন দূর হইল নি মনে আনন্দ আসলো নি আল্লাহ রসুল বলেন এত আনন্দিত হইল এত খুশি হইল হারানো উঠ ফিরত পাইয়া হারানো খানা পানি ফিরত পাইয়া এত খুশি হইল যে খুশির কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলতে চাইছিল হে আল্লাহ তুমি আমার মৌলা আমি তোমার গুলাম কিন্তু অতিরিক্ত খুশির কারণে কথার মধ্যে ফেস লাগাইয়া বলল হে আল্লাহ আমি তোমার মৌলা তুমি আমার গুলাম কথার মধ্যে ফেস লাগাইলো ইচ্ছা করে না অতিরিক্ত খুশির কারণে আল্লাহ রসুল বলেন এই লোকটা হারানো উঠফিরত পাইয়া যে পরিমাণ খুশি হয়েছে কোন গুণাগার বন্দা যদি গুণা সারিয়া দেয় আল্লাহর সাথে ও আদা করে ভবিষ্যতে আর গুণা করবে না আল্লাহ তার উপর এই লোকটার চেয়ে আরো বেশি খুশি হইয়া যান তিনটা ঘটনা শোনাইলাম আপনাকে প্রত্যেকটা ঘটনার থেকে আমরা কি বুঝতে পারি জীবনে যত গুণা করে থাকি না কেন সগিরা হোক কবিরা হোক প্রকাশ্য হোক গোপনীয় হোক অল্প হোক বেশি হোক যত রকমের গুণা জীবনে করে থাকি না কেন কোরআন বুজার সবাই উপস্থিত হওয়া মাত্র সমস্ত সগিরা গুনা মাফ আর এখানে যত কথা বুঝলাম এই কথাগুলি আমল করার জন্য মনকে তৈয়ার করা মাত্র জীবনের সমস্ত কবিরা গুনা মাফ এবার বলেন আপনাদের এই সভাটা খুব মামুলি অর্ডিনারি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের সবার গুরুত্বটা বোঝাইবার জন্য এতক্ষণ ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেই বিষয় হলো এই মসজিদকে কেন্দ্র করে এই মসজিদেই আমরা এই কোরআন বুঝার সবাই বসলাম তাই মসজিদ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন মসজিদ সম্পর্কে রাসুল হাদিসে কি বলেন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একায়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন মসজিদ তারাই বানায় যারা আল্লাহকে বিশ্বাস করে মসজিদ তারাই বানায় যারা পরকাল বিশ্বাস করে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই তাদের মসজিদ বানানির কোনো দরকার নাই পরকালের প্রতি যাদের বিশ্বাস নাই তাদের মসজিদ বানানির কোনো দরকার নাই এই মসজিদ নির্মাণের ইতিহাস আল্লাহ ফকরাবুল আলমিন বর্ণনা করে বলেন মসজিদ বানানির ইতিহাস দুনিয়াতে মানুষের আগমনের ইতিহাসের চেয়েও আরো পুরাতন এই পৃথিবীতে মানুষের বসবাসের যে ইতিহাস মসজিদ নির্মাণের ইতিহাস তার চেয়ে আরো পুরাতন কিভাবে আরো পুরাতন আল্লাহ ফকরাবুল আলমিন পৃথিবীটা সৃষ্টি করার পর সর্বপ্রথমে এই পৃথিবীতে বসবাস করতে দিয়েছিলেন জিন জাতিকে এই পৃথিবীর প্রথম বাসিন্দা ছিল জিন জাতি জিন জাতি হইল ন্যাচারালি স্বভাব দুষ্ট দুষ্টামি না করা পর্যন্ত গুণা না করা পর্যন্ত মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা না করা পর্যন্ত এদের কোনো শান্তি নাই এরকম স্বভাব হইল জিন জাতির তাই আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতিরকে যখন বসবাস করতে দিলেন সারা পৃথিবীটাকে মারামারি কাটাকাটি খুন খারাপি দাঙ্গা হাঙ্গামা আর পাপাচার করে সারা পৃথিবীটাকে অস্থির করে তুল তখন আল্লাহ ফাকরাবুল আলমিন ফিরিস্তাদেরকে নির্দেশ দিলেন ও ফিরিস্তারা তোমরা পৃথিবীতে যাও জিন জাতিকে মারিয়া দিন জিন জাতিকে পিটাইয়া দুনিয়ার আবাদী এলাকার থেকে ভাগাইয়া তারাইয়া পাহাড় জঙ্গলে পাঠিয়ে দাও আর দুনিয়ার আবাদী এলাকায় তোমরা ফিরিস্তারা বসবাস শুরু করো আল্লাহর হুকুমে ফিরিস্তারা আসলেন জিন জাতিকে পিটাইয়া বনে জঙ্গলে তারাইয়া দিয়া এই দুনিয়ার আবাদী এলাকায় ফিরিস্তারা বসবাস শুরু করলেন সুতরাং ফিরিস্তারা হলেন এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা ফিরিস্তারা হলেন পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা ফিরিস্তাদের স্বভাব এমন এরা গুণা করবে দূরের কথা কোন মজার লোভে মানুষে গুণা করে মজাই বুঝে না বলেন গুনার মজা না বুঝলে গুণা করবে যত মানুষ দুনিয়াতে যত গুণা করে প্রত্যেকটা গুনার পিছনে তার কোনো না কোনো স্বার্থ বুঝিয়া করে কোনো না কোনো লাভ বুঝে গুণা করে কোনো না কোনো মজা বুঝে গুণা করে ফিরিস্তারা গুণা করবে দূরের কথা কোন লাভে মানুষ গুণা করে কোন স্বার্থে মানুষ গুণা করে কোন মজায় গুণা করে মজাই বুঝে না তাই ফিরিস্তারা একে অপরের সাথে আলাপ আলোচনা করতে লাগলো কথাবার্তা বলতে লাগলো যে জিন জাতিরা সদা সর্বদা গুনায় লিপ্ত থাকত এই জন্য আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিয়েছেন আমাদেরকে বসবাস করতে বলেছেন আমরা যেহেতু জীবনে কোনোদিন গুনার দ্বারে কাছেও যাই না কাজেই আমাদের চেয়ে ভালো আর কোন জাতি হইতে পারে না আমরাই হব আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কারণ আমরা কোনোদিন গুণা করি না আল্লাহ পাকরাবুল আলমিন বলেন তোমাদের ধারণা ঠিক নয় যে গুণা করে না সে শ্রেষ্ঠ জাতি নয় যে গুনার মজা বুঝে সে যদি গুনা ছাড়ে তাইলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয় কথাটা কি বুঝতে পারলেন গুণা না করলেই শ্রেষ্ঠ হয় না গুনার মজা বুঝার পরে গুণা ছাড়লে শ্রেষ্ঠ হয় এইটা বুঝার জন্য আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই শুনে ছয় মাসের একটা শিশু এই শিশুটার কাছে যদি আপনি এক লক্ষ ডলারের একটা বান্ডিল ভুলবশত ফেলে যান ছয় মাসের শিশুর বেদে এক লক্ষ ডলারের বান্ডিল ভুলে তার বেডে আপনি ফেলে চলে গেলেন অনেক দূরে যাওয়ার পরে মনে হইল ওই ছয় মাসের শিশুর বেডে আমার এক লক্ষ ডলারের বান্ডিল ফেলে আসি তাড়াহুড়া করে আবার ফিরে আসলেন আপনার এই টাকাগুলি নেওয়ার জন্য আসার পরে দেখবেন এই ছয় মাসের শিশুটা আপনার এক লক্ষ ডলার থেকে দশ হাজার ডলার আলাদা করে লুকাইয়া রাখছে চুরি করছে কিছু সামান্য না তাহলে এক লক্ষ ডলারের বান্ডিল তার হাতের কাছে পাইয়াও একটা ডলারও যে সে চুরি করলো না এবার বলেন আপনারা আমার আগাগোড়া কথা বুঝে থাকলে এই শিশুটাকে এই জন্য এই অপরাধটা যে করলো না চুরিটা যে করলো না এই জন্য তাকে কত টাকা পুরস্কার দেওয়া যায় বলতে হবে তো একটা একটাও না কেন ই চুরি করলে কি মজা হয় সে বুঝে না এই কারণে তাকে কোনো পুরস্কার দেওয়া যায় না পরিষ্কার হইয়া গেল ফাফের মজা যদি বুঝে না তে ফাফ না করিয়াও কোনো পুরস্কারের যোগ্য হয় না আরেকটা উদাহরণ দিই শুনে পাঁচ বছরের শিশু পনেরো বৎসরের তরুণীকে উলঙ্গ অবস্থায় নিরিবিলি এক ঘরের ভিতরে পাইয়া ও জিনা করল এই পাঁচ বৎসরের ছেলেটারে কত পুরস্কার দেওয়া যায় বলেন দেওয়া যায় না এত বড় একটা ফাফ করলো না এত বড় সুযোগ পাইয়া তারপর পুরস্কার দেওয়া যাবে না কেন কারণ এমন পাপই সে করলো না যে ফাফের মজা বুঝে না কিন্তু পঁচিশ বৎসরের যুবক যদি পনেরো বৎসরের তরুণীর সুযোগে ভাইয়া এই অপকর্মটা না করে এবার বলেন তারে কি কোনো পুরস্কার দেওয়া যায় আগের দেওয়া গেল না এখন দেওয়া যায় কেন একমাত্র কারণ পাপের মজা যে বুঝে না সে পাপ না করলেও পুরস্কারের যোগ্য হয় না যে পাপের মজা বুঝে সে যদি পাপ ছাড়তে পারে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার অধিকারী হয় ফিরিস্তারারে আল্লাহ কথাটা বুঝাই দিলেন তোমরা গুণা করো না গুনার মজাও বুঝো না তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী জাতি হবে না আমি নয়া একটা জাতি বানাইব যে জাতির নাম হবে মানুষ জাতি এরা পাপের মজা বুঝার যোগ্যতা দিয়ে আমি এদেরকে সৃষ্টিই করব। এরা যদি পাপ থেকে বিরত থাকতে পারে তোমাদের মতো নিষ্পাপ জাতি ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপর এই এই জাতির প্রথম ব্যক্তিটাকে মানুষ জাতির প্রথম ব্যক্তিটাকে হজরত আদম আলহ ইসালামকে বানাইলেন বানাইয়া ফিরিস্তাদেরকে বললেন তোমাদের যেহেতু বুঝে আসলো যে তোমরা পুরস্কারের যোগ্য না আদম জাতি পুরস্কারের যোগ্য কাজে তারা সেজদা দিয়া প্রমাণ করো যে তোমরা শ্রেষ্ঠ নও ফিরিস্তার থেকে মানুষ শ্রেষ্ঠ সমস্ত ফিরিস্তারা হজরত আদম আল ইসলামকে সেজদা দিয়া এই কথার স্বীকার করলো যে আমরা শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি না শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে মানুষ ফিরিস্তাদেরকে আল্লাহ যখন এই আদেশ করেছিলেন সাথে ইবলিসকেও একই আদেশ করেছিলেন ফিরিস্তারা আদেশটা পালন করলো ইবলিস করলো যে কারণে আল্লাহ ফকরাবুল আলমিন তখন ইবলিসের আল্লাহর এবাদত বন্দেগি করার সময় অতিবাহিত হইয়া গেছিল সাত হাজার বছর একাধারে সাত হাজার বৎসর পর্যন্ত ইবলিস আল্লাহর এবাদত বন্দেগিতে লিপ্ত ছিল শুধু আদমকে সেজদা দিয়া সম্মান করতে রাজি হইল না বলে আল্লাহ তার সাত হাজার বৎসরের বন্দেগি ক্যান্সেল করে দিলেন অতীতেরটা ক্যান্সেল ভবিষ্যতের জন্য আল্লাহ তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দিলেন ভবিষ্যতে আর কোনদিন আল্লাহর দরবারে তোমার তাই হবে না কোনদিন আল্লাহর রহমত তুমি আর পাবে না ফিরিস্তা ইবলিসে আল্লাহ ফকরাবুল আলমিন এইভাবে বিতাড়িত করে দিলেন আর ফিরিস্তারা আল্লাহকে আল্লাহর হুকুমে আদম আল ইসলামকে শ্রদ্ধা করলো সাথে সাথে ফিরিস্তারা আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে একটা ক্ষমা প্রার্থনা কর কি ক্ষমা আল্লাহ বলেন পালু سبحانك হে আল্লাহ আমরা না জেনে না বুঝে তোমার কাছে জানতে চাইছিলাম যে মানুষ গুণা করবে সেই মানুষ বানাইতে চাও কেন এতক্ষণে আমরা বুঝতে পেরেছি গুনার মজা যে বুঝে না সে তো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার যোগ্যই হয় না সুতরাং আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য নই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য এমন মানুষ কেন বানাইতে চাও প্রশ্ন করেছিলাম না জানার কারণে কাজেই আমাদের এই প্রশ্ন করাটা উচিত হয় নাই অনুচিত প্রশ্নের কারণে আমরা ফিরিস্তারা তোমার কাছে মাফ চাই আল্লাহর গড়ের তওয়াফকে আল্লাহর দরবারে উসিলা হিসাবে পেশ করলেন বললেন হে আল্লাহ তোমার ঘরের তোয়াফের উসিলায় আমরা যে অবান্তর প্রশ্ন করলাম অনুচিত প্রশ্ন করলাম এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ফকরাবুল আলমিন তখন বলেন قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما তারা তোমরা আমার কাছে একটা প্রশ্ন প্রকাশ করেছ আর একটা প্রশ্ন অন্তরে গোপন রেখেছ আমি দুটা প্রশ্নের খবর জানি ফিরিস্তারা আল্লাহর কাছে প্রশ্ন প্রকাশ করেছিলেন এটা যে মানুষ গুণা করবে সেই মানুষকে আল্লাহ তার খলিফা বানাতে চান কেন আল্লাহ তার প্রতিনিধি বানাতে চান কেন এটা প্রকাশ করেছেন আর মনে মনে ফিরিস্তাদের গুফন ছিল আচ্ছা, আমরা জীবনে কোনোদিন গুণা করি না আমাদেরকে সেই মর্যাদা দাও না কেন কটা প্রশ্ন এলো যে মানুষ গুণা করবে তাকে এই মর্যাদা দিতে চাও কেন এটা প্রকাশ করলেন আমরা কোনোদিন গুণা করি না আমাদেরকে সেই মর্যাদাটা দাও না কেন এটা প্রকাশ করছেন না মনে মনে গুহন রাখছেন আল্লাহ বলেন ও আলাম উমা দু না উমা তুম তাক তুমুন তোমরা যে প্রশ্ন প্রকাশ করেছ তা তো আমি জানি যে প্রশ্ন মনে মনে গুহন রেখেছ তাও জানি কাজেই আজকে যেহেতু তোমরা স্বীকার করতেছ যে তোমাদের বুঝে আসছে তোমরা বেগুনা হয়ে অশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারো না আদম গুণা করতে পারে কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারে গুণা ছেড়ে দিলে এই কথা যেহেতু তোমাদের বুঝে আসছে কাজেই তোমরা না বুঝে প্রশ্ন করেছিলে না বুঝে বুঝার জন্য প্রশ্ন করা না জেনে জানার জন্য প্রশ্ন করা সোয়াবের কাজ না জানার কারণে জানার জন্য প্রশ্ন করা সোয়াবের কাজ তোমরা তো কোনো গুনার কাজ করছো না সোয়াবের কাজই করছো তোমরা না করেও যেহেতু আমার কাছে মাফ চাইতেছ আর আমার এবাদতের গড় বাইতুল মামুর মসজিদের তোয়াফকে তোমাদের মাফের জন্য উশিলা দিতেছ আদম জাতিকে তো আমি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি আর দুনিয়াটা হলো গুনার পরিবেশ সেখানে গেলে আদম সন্তানেরা অতি সহজেই গুনায় লিপ্ত হয়ে যাবে তখন দুনিয়ার বাসিন্দা আদম সন্তানেরা সাতাশ মানের উপরে আসতেও পারবে না বাইতুল মামুর মসজিদের তোয়াফ করতেও পারবে না আর জীবনের গুনামাফের উচিল্লাও করতে পারবে না কাজেই আদম সন্তানেরা দুনিয়াতে যাওয়ার আগেই তোমরা বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে সেখানে একটা মসজিদ বানাও আল্লাহর হুকুমে ফিরিস তারা সাতাসমানের উপরস্থ বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার যে অংশ আছে এখানে একটা মসজিদ বানাইলেন এই মসজিদের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ইন্না দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয় সেই গড় মক্কা শরীফে অবস্থিত হানায় কাবা নামের ঘর এই গর বসবাসের ঘর নয় এই গর আল্লাহর এবাদত বন্দেগীর ঘর Allah মোহতরম হাজিরিন বুঝে থাকলে বলুন দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে গড় বানানো হয় এতক্ষণে আল্লাহ কি বললেন সেইটা বসবাসের গড় না এবাদতের ঘর এবাদতের ঘর কারণ কি দুনিয়াতে মানুষ বসবাস করার জন্য আসে না দুনিয়াতে মানুষ আসে এবাদত নামের একটা ডিউটি কিছুদিন করার জন্য করতে পারলে বসবাসের গড় তাদের তৈরি করা আছে জান্নাতে বলেন মানুষের বসবাসের গড় কোথায় দুনিয়াতে আসে বসবাসের জন্য না এবাদতের ডিউটি পালনের জন্য এবাদতের ডিউটি পালনের জন্য এই কথাটার গুরুত্ব আমরা অনেকেই বুঝি না না বুঝার কারণে করি কি যে গড় নির্মাণ করেছে বিবি বাচ্চা নিয়ে বসবাস করার জন্য এই গড় ছেড়ে দৈনিক পাঁচ বেলা মসজিদে নামাজ পড়তে আসি না আমাদের মনে নাই দুনিয়াতে বসবাসের জন্য আসি নাই দুনিয়াতে এবাদতের জন্য এসেছি দুনিয়ার প্রথম গড় বসবাসের গড় ছিল না দুনিয়ার প্রথম গড় এবাদতের গড় ছিল সেই কথা আমরা ভুলে গিয়েছি এই জন্য এবাদতের গড় ছেড়ে দিয়েছি বসবাসের ঘরে আশ্রয় নিয়েছি হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেন যেই লোকটা মসজিদে নামাজ পড়ার জন্য যায় না বসবাসের গড়ের মায়ায় আমার মনে চায় তার ঘর আগুন দিয়া জ্বালাইয়া দিতে দুই কারণে আমি তার ঘর আগুন দিয়া জ্বালাই না একটা হইল তার বসবাসের ঘর আগুন দিয়া জ্বালাইয়া দিলে তার বাচ্চারা বিপদে পড়বে দুই নম্বর কারণ হইল মেয়ে লোকদের তো নমাদের জায়গায় বসবাসের ঘর সুতরাং বসবাসের ঘর আগুন দিয়া জ্বালাইয়া দিলে মেয়ে লোকরা বিপদে পড়বে তার শিশু এবং তার মেয়ে লোকদের খাতিরে তার ঘরে আগুন দিলাম না যদি শিশু এবং মেয়ে লোকদের বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে তার বসবাসের ঘর আমি আগুন দিয়া জ্বালাই দিতাম তারে বুঝাইয়া দিতাম কোন জিনিসের মায়ায় তোমাকে আল্লাহর ঘর ছাড়াইব আমাদের মধ্যে যদি এমন কোন মুসলমান পাওয়া যায় যিনি বসবাসের ঘরে চব্বিশ ঘন্টা থাকেন কিন্তু আল্লাহর গড় মসজিদে নামাজ আদায়ের জন্য আসেন না তাইলে বোঝা গেল দুনিয়ার প্রথম গড় বসবাসের না হইয়া দুনিয়ার প্রথম গড় এবাদতের জন্য আল্লাহ কেন বানাইছিলেন সেই রহস্য আমার মনে আছে না ভুলে গেলাম হ্যাঁ মনে আছে না ভুলে গেলাম এই ভুল স্মরণ করাইয়া দেওয়ার জন্যই ওয়াজের দরকার এই ভুল স্মরণ করাইয়া দেওয়ার জন্যই কোরআনের তফসিলের দরকার ফিরিস্তাদেরকে পাঠাইয়া দুনিয়ার জমিনের প্রথম গড়খানায় কাবা নির্মাণ করাইলে আর আদম সন্তানেরা তখন ওই দুনিয়াতে আসেনি বরং ইদিক দিয়া ফিরিস্তাদেরকে পাঠাইলেন কাবাগর নির্মাণ করার জন্য ওই দিক দিয়া আল্লাহ ফকরবুল আলমিন আদমকে পাঠাইয়া দিলেন জান্নাতে ফিরিস্তা পাঠাইলেন দুনিয়াতে এবাদতের গড় সর্বপ্রথম গড় কাবাগর বানানির জন্য আর আদমকে পাঠাই দিলেন কোথায় জান্নাতে ফিরিস্তার গড় নির্মাণ শেষ আদম জান্নাত থেকে বহুদিন জান্নাতে রইলেন প্রথম প্রথম জান্নাতে আদম একা একা ছিলেন কিছুদিন পর একদিন জান্নাতে আদম ঘুমাইতেছিলেন আদমের ঘুমন্ত অবস্থায় আদমের বাম পাশের পাজরের সর্বকনিষ্ঠ হার দ্বারা আদম আলাইহিসালামের বিবি হাওয়াকে বানাইয়া সাজাইয়া গুজাইয়া আদমের বিবিকে আদমের পাশে বসাইয়া রাখলেন ঘুম ভাঙ্গার পরে জীবনের প্রথমবারের মতো যখন সাজগুজ করা বিবিকে পাশে বসা পাইলেন আদম যখন শুইতে চাইলেন আল্লাহ বলেন আদম হাওয়াকে তোমার বিবি বানাইয়া দিছি সইবার আগে মহর আদায় করো সইবার আগে মহর আদায় করো কি মহার আদায় করবেন জান্নাতে তো কোনো টাকা পয়সার দরকার নাই জান্নাতে তো কোনো ধন সম্পদের দরকার নেই জান্নাতের দনই বুক করে কে কাজেই কি মহার আদায় করবেন আল্লাহ নিজেই বলে দিলেন তোমার বংশধরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব জন্ম হবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার নামে তিনবার দুরুদ শরীফ পরে বিবি হাওয়ার মহর আদায় করো আল্লাহর নির্দেশে তখন জান্নাতে হজরত আদম আলহিসাম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি তিনবার দুরুদ শরীফ পরে মহর আদায় করলেন তারপর আদম হাওয়া দুইজন একসাথে জান্নাতে বসবাস করতে লাগলেন আমার সেই সময় এখন হাতে নাই যে দুরুজ শরীফ কাকে বলে দুরুজ শরীফের হকিকত কি দুরুজ শরীফের ফজিলত কি দুরুজ শরীফের বিধান কি আলোচনা করার সময় হাতে নাই যেহেতু আমি মসজিদ নির্মাণের ইতিহাস বলতে যাচ্ছি মসজিদ কিভাবে কখন থেকে কার কারণে কার দ্বারা নির্মিত হইল সেই ইতিহাস বর্ণনা করতে যাচ্ছি তবু প্রসঙ্গ আসছে যেহেতু সামান্য একটু শোনার বুঝার চেষ্টা করি দুরুদ শব্দটা ফার্সি কোরআনের বাসায় দুরুদ বলে না কোরআনের বাসায় বলে সালাত যেমন ভাবে বেহেস্ট শব্দটা ফার্সি কোরআনের বাসায় বেহেস্ট বলে না কোরআনের বাসায় বলে জান্নাত দুদক শব্দটা ফার্সি কোরআনের ভাষায় দুদক বলে না কোরআনের ভাষায় বলে জাহান্নাম রুদা শব্দটা ফার্সি কোরআনের ভাষায় রুদা বলে না কোরআনের ভাষায় বলে সিয়াম ভাবে দুরুদ শব্দটা ভাষায় দুরুদ বলে না ভাষায় বলে এই শব্দের অর্থ এক এক সময় এক একবার হয় সলাদ যদি আল্লাহর পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় রহমত নাজিল করা সলাদ যদি ফিরিস্তার পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় মাগফিরাতের দোয়া করা সলাদ যদি বন্দার পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় রহমত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনের আয়তে বলেন ইন্নাল্লাহ আলান আমানু সাল্লু আলাইহি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল নবীর প্রতি সলাৎ পাঠান এবার বলেন আল্লাহ নবীর প্রতি সলাৎ পাঠান অর্থ কি রহমত নাজিল করে ফিরিস্তারাও নবীর প্রতি সলাৎ পাঠান এবার বলেন ফিরিস্তারা নবীর প্রতি সলাৎ পাঠান অর্থ রহমত নাজিল করেন ফিরিস্তারা রহমত নাজিলের মালিক অবশ্যই না তাহলে ফিরিস্তারা নবীর প্রতি সলাৎ পাঠানের অর্থ হইল ফিরিস্তারা নবীর জন্য মাঘ ফিরাতের দোয়া করে মাঘ ফিরাত কি মাঘ ফিরাত অর্থ গুণামাফ ফিরিস্তারা নবীর জন্য গুণামাফের দোয়া করেন সাথে সাথে প্রশ্ন জাগে নবী কি গুণা করেছিলেন অবশ্যই না গুণা করলেনই না তো কোন গুণা মাফের দোয়া করেন প্রশ্নের জবাবে মুফাসিরিন একরাম লিখেছেন এই নবীর খাতিরে ফিরিস্তারা আল্লাহর কাছে এই নবীর গুণাগার উম্মতের জন্য গুণা মাফের দোয়া করে ফিরিস্তারা সলাদ পাঠান মানে গুণা দোয়া করেন নবীর গুণা না নবীর উম্মতের গুণা নবীর উম্মতের গুণা মাফের দোয়া করেন তারপরে আল্লাহ বলেন আমার নবীর উপর আমি রহমত নাজিল করার জন্য আমার কাছে দোয়া করো আমরা যে বলি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আল্লাহ অর্থ হে আল্লাহ সল্লি অর্থ রহমত নাজিল করো আল্লাহ মুহাম্মদ অর্থ মুহাম্মদের উপর আল্লাহ সল্লি আলা মোহাম্মদ হে আল্লাহ রহমত নাজিল করো মোহাম্মদের উপর মুমিন মুসলমানেরা সলাদ পরে দূরত পরে অর্থাৎ আল্লাহর কাছে নবীর উপর রহমত নাজিলের জন্য দোয়া করে কথা বুঝতে পারছেন এবার আরেকটা কথা শুনে আল্লাহ আগেই বলেছেন আমি রবির উপর রহমত নাজিল করতেই থাকি করতেই থাকি করতেই থাকি আল্লাহ আমাদের নবীর উপর রহমত নাজিল বন্ধ করে দেন না করতেই থাকেন এর ফলে বলেন তোমরা আমার কাছে রহমত নাজিলের জন্য দোয়া করো যে কাজটা আল্লাহ আগের থেকে করতেই আছেন সেই কাজটা করার জন্য আমরা দরখাস্ত করলেই কি আসে যায় আর না করলে কি আসে যায় কথাটা বুঝতে পারছেন কিনা দেখে না বুঝেন নাই ইমাম সাহেব এই মসজিদে ইমামতি করতেই আছেন করতেই আছেন করতেই আছেন এমত অবস্থায় যদি তিনি আমাকে বলেন যে আপনি একটু কমিটির অনুরোধ করে যান তারা যেন আমার আমার এই ইমাম মানে কোনো মানে আছে ইমাম তো মানতেই আছে মানতেই আছে মানতেই আছে তাইলে আবার ইমাম মানো ইমাম ইমাম মানো অনুরোধ করার কোনো অর্থ হয় হয় না আল্লাহ বলেন আমি নবীর রহমত নাজিল করতে আসি করতে আসি করতে আসি আবার বলেন তোমরা আমার কাছে দোয়া করো রহমত নাজিলের জন্য দোয়ার আগের থেকেই তো আপনি রহমত নাজিল করতে আসেন আমরা এখন রহমত নাজিলের দোয়া করলেই কি নবীর কি আসে যায় আর না করলে কি আসে যায় প্রশ্ন বুঝলেন কিনা দেখেন প্রশ্নের জবাবে মুহসিরাম লেখেন সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে এত বড় একটা ঋণের ঋণী যেই ঋণ তার শরীরের চামড়া দিয়া জুতা বানাইয়া নবীর পায়ে ফরাইয়া দিলে অপরিশোধ হবে না প্রত্যেকটা মুসলমান মোহাম্মদুর রসুল্লার কাছে এত বড় একটা ঋণে ঋণী আছে যেই ঋণ পরিশোধ করার সাধ্য তার ঋণটা কি ঋণটা হইলো নবীর শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করার কারণে আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার পথ পাইলাম এই কথাটা কি ঠিক কার শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করেছেন আপনারা নবীন শিক্ষা দেওয়া কলেমা এই কলেমা বিশ্বাস করার কারণে চিরস্থায়ী জাহান্নামি হওয়ার থেকে নাজাতের পথ পাইলেন মুহাসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন কিয়ামতের পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে আল্লাহর কাছে গুনাগারদেরকে মাফ করার জন্য সুপারিশ করা হবে আল্লাহ বলে দিবেন এই পরিমাণ গুণা যাদের আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন ওই পরিমাণ গুণা যাদের আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন ওই পরিমাণ গুণা যাদের আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন শেষ পর্যন্ত আল্লাহ রসুল বলতে চাইবেন আল্লাহ যারা আর কোনো বালা আমল করছে না শুধুমাত্র লাহা বিশ্বাস করছে এদের পক্ষে সুপারিশ করতে চাই আল্লাহ বলবেন এদের জন্য আপনার সুপারিশ করতে হবে না এদের জন্য আপনার সুপারিশ করতে হবে না এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আব্বার শিক্ষা দেওয়া এই কলেমা যারা যারা বিশ্বাস করেছে এদের সবাইকে আমি জাহান্নাম থেকে বের করে দেব এই হাদিসটা বুঝে থাকলে বলুন নবীর শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করার কারণে আমরা চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচার পথ পাইলাম কিনা এই কারণে আপনারা নবীর কাছে কি পরিমাণ ঋণী কি পরিমাণ ঋণী বলেন এই ঋণটা কি নিয়ে পরিশোধ করতে পারবেন সাতাশ সাত জমিন বিক্রি করিয়া নবীকে দিয়া এই ঋণ পরিশোধ হবে না নবীর শিক্ষা করার কারণে আমি যে চিরস্থায়ী থেকে বাঁচার পথ এই ঋণ পরিশোধ করার সাধ্য মুসলমানের নাই তাই আল্লাহ বলেন আমার নবীর ঋণ তো তুমি পরিশোধ করতে পারবে না আমি হাজার বার নবীর উপরে রহমত নাজির করি তারপরও তুমি আমার কাছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বলো তারপরও তুমি দুরুদ শরীফ পড়ো তারপরও তুমি আমার কাছে নবীর উপর রহমত নাজিলের জন্য দোয়া করো তোমার দোয়া করায় না করায় আমার নবীর কিছু আসে যায় না কিন্তু দুরুদ পড়লে তোমার দুরুদ পড়াটাকে আমি নবীর কাছ থেকে ঋণ মুক্তির উশিলা বানায় দেবো এইটার নাম হইল দুরুদের হকিকত এটার নাম দুরুদের হকিগত কিন্তু দুরুদ পড়তে হবে সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ যেমন সহি শুদ্ধ ভাবে পড়লে এক হরফে দশ নাকি কমসে কম আজকাল অনেকে কয় না বুঝিয়া পড়লে কি লাভ আল্লাহ রসুল বলেন না বুঝিয়া পড়লে এক এক হরফে দশ যারা বলে না বুঝিয়া পড়লে কি লাভ এরা বেশি বুঝলো না রসুল বেশি জানতেন অতিরিক্ত ফন্ডিতি ভালো নয় অতিরিক্ত ফন্ডিতি বলা না অতিরিক্ত ফন্ডিতি নিজের রসুল থেকে বেশি বলতে পারলা প্রমাণ করা বলেন তো আপনারা যারা যারা নামাজ পড়েন রুকুতে যাইয়া কি বলেন সুবহান রাব্বিয়াল সবাই অর্থ জানেন তাহলে ফুরে গিলা শেষ গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়েন সবাই অর্থ জানেন না ফুরে গিলা নিয়ত বান্দার সাথে সাথে কতজনে অর্থ জানে অর্থ না জানলে না হইলা কি লাভ এই উপনীতি দেখাই নাই আল্লাহ আলমিনের বিধান কতগুলি জিনিস আছে অর্থ জানার ব্যাপার নয় আবৃত্তি করার ব্যাপার তোমার মুখে শুধু উচ্চারণ করবা অর্থ জানলে আলাদা পুরস্কার পাইবা অর্থ না জানলেও আমার গুলামি হইয়া যাবে এর একটা সহজ উদাহরণ নেই আজানের মধ্যে মুয়াজিন কয় হাইয়া আলা সালাহ সব মুয়াজিনে অর্থ জানে সব মুয়াজিনে অর্থ জানে মুসল্লিরা সাধারণ মুসল্লিরা অর্থ জানবে দূরের কথা অনেক মুয়াজিন আছে নিজেই হাইয়া আলা সলা বলে নিজেই অর্থ জানে না কাজেই হাইয়া আলা সলার অর্থ হইল নামাজে আসো হাইয়া আলা সলার অর্থ হইল নামাজে আসো এখন যদি আপনি বলেন অর্থ না বুঝিয়া বলে লাভ কি সুতরাং হাইয়া আল্লাহ সলা বললে যে কয় সেও বুঝে না যারা শুনে তারাও বুঝে না আর যদি বলি কাম টু প্রেয়ার তাহলে যে কয় সেও বুঝবে যারা শুনবে তারাও বুঝবে এই এই যুক্তি দিয়া যদি হাইয়া আল্লাহ সলা না কইয়া কাম টু প্রেয়ার কয় বলেন সেটা আল্লাহর গুলামি হবে সেটা আল্লাহর জিকির হবে সেটা আল্লাহর বন্দিগি হবে সুতরাং পন্ডিতি খাটে না যেই বন্দিগি আল্লাহ যখন যেই ভাষায় যেই শব্দ দিয়া করতে বলেছেন সেই বন্দিগি তখন সেই ভাষায় সেই শব্দ দিয়েই করতে হবে রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম এর নামে দুরু শরীফ পড়ার এই হইল হকিকত আমরা নবীর কাছে যে ঋণই আছি এই ঋণ পরিশোধের একটা উসিলা বানায় দিচ্ছেন আল্লাহ আমাদের জন্য নবীর নামে দরুদ পড়া যার নাম দুরুদের হকিকত আরেকটা আছে দুরুদের বদিলত যে ব্যক্তি আমার প্রতি একবার দুরু শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশবার রহমত নাজির করবে পড়ল নবীর উপর ফায়দা হইল নিজের সুতরাং আমার দুরুদের দ্বারা নবীর কিছু আসে যায় না আমার দুরুদ পড়ার দ্বারা আমার বেড়া পার হইয়া যায় কথা বুঝলেন কিনা দেখেন রসুল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশবার রহমত নাজির করবেন দশটা গুণা মাফ করে দিবেন দশটা মর্যাদা বাড়াই দিবেন দশটা দশটা দশটা ঘটা হইল ত্রিশটা পুরস্কার একবার দুরু শরীফ পড়লে এটা হইল দুরুদের ফজিলত দুরুদের দ্বারা আমি নবীর কাছ থেকে ঋণ মুক্ত হতে পারি এটা হলো দুরুদের হকিকত আর দুরুদের দ্বারা দশ ত্রিশটা পুরস্কার পাওয়া যায় এটা হলো দুরুদের ফজিলত আর একটা হলো দুরুদের বিধান দুরুদের বিধান হইল যেমন ভাবে কোরআন শরীফ না বুঝিয়াও পড়লে প্রতি দশ সব পাওয়া যায় দুরুদ শরীফ অর্থ না বুঝিয়াও আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ পড়লে দশ বার রহমত নাজিল হয় দশটা গুনা মাফ হয় দশটা মর্যাদা বাড়াইয়া দেওয়া হয় কিন্তু কোরআন শরীফ বল পড়লে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন রুব্বাকারি কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনুহু অনেক কোরআন কোরআন তেলাওয়াত করনেওয়ালা আছে যারা এক একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকে অপর দিকে কোরআন তাদের উপর লানত করতে থাকে কোরআন তেলাওয়াত করে লানত পাওয়ার আশায় না সব পাওয়ার আশায় রসুল কেন বলেন অনেক কোরআন তেলাওয়াত ওয়ালার উপর লানত হয় এটার একটা উদাহরণ বুঝেন যারা নামাজ পড়েন তারা তো নিশ্চয়ই সুরায় কাফিরুন জানেন কুলিয়া ইউহাল কাফিরুন হে রসুল রসুল করিম সাল্লাহ ইসলাম আপনি বলে দিন হে কাফের কাফেরগণ তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো আমি এইগুলির পূজা করি না যারা মোটামুটি নমাজের সুরাকেরাতে একটু মোটামুটি সহি শুদ্ধ পড়তে পারেন তারা একটু জবাব দিবেন কুলিয়া ইউহাল কাফিরুনের ফরেরা একটা কি লা একটু লম্বা করতে হয় কিনা লম্বা কইরা পড়লে অর্থ হয় তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো এইগুলির পূজা আমি করি না কিন্তু লম্বা না করিয়া যদি বলে এর অর্থ হয় হে কাফিরেরা তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো আমিও নিশ্চয়ই সেইগুলির পূজা করি এবার বলেন আবুদু ফরলে রহমত নাজিল নাজিল এই কারণে কোরআন যেমন সহি শুদ্ধ পড়লে প্রতিহর হয়ে দোষ নাকি ভুল পড়লে পাল্টা লানত হয় ঠিক তেমনি ভাবে নবীর নামে দূর শরীফ সহি শুদ্ধ ভাবে পড়লে দশ বার রহমত নাজি হয় ভুল পড়লে অর্থ বিক্রিয়া লানত পাওয়ার যোগ্য হয় এটা হইল দুরুদের বিধান একটা হইল দুরুদের হকিকত একটা হইলো দুরুদের ফজিলত একটা হইলো দুরুদের বিধান দুরুদের অনেক বিধান আছে তফসিলের কিতাবে লেখা আছে দুরুদ শরীফ চার প্রকার এক প্রকার দুরুদ শরীফ পড়া ফরজ এক প্রকার দুরু শরীফ পড়া ওয়াজিব এক প্রকার দুরু শরীফ পড়া সুন্নত এক প্রকার দুরু শরীফ পড়া মুস্তাহাব এই আলোচনা করলে আমার মূল আলোচনা আজকে আর করা হবে না আজকে ওই দিকে যাই মূল আলোচনার দিকে আদম আলাই আমাদের নবীর প্রতি তিনবার দুরু শরীফ পড়লেন তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন আদম হাওয়াকে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন হে আদম হাওয়া তোমরা দুইজন কিছুদিনের জন্য এই জান্নাতে বসবাস করো মনে আসেনি ওই দিক দিয়া কাবাগর বানানো হয়ে গেছে মনে আছে কাবাগর বানানো হইয়া গেছে কাদের দ্বারা ফিরিস্তাদের দ্বারা কি বলে বানাইলেন ও ফিরিস্তারা আদম সন্তানেরা গুনার মজা বুঝিয়া দুনিয়াতে যাইবে গুনার পরিবেশ পাইবে অতি সহজে গুনায় লিপ্ত হইয়া যাইবে তোমাদের মতো সাতসমানের উপরে আসতেও পারবে না বাইতুল মামুর মসজিদের তোয়াফ করতেও পারবে না জীবনের গুনামাফের উচিলাও করতে পারবে না দুনিয়াতে যে গড় বানাইয়া দিলা তোমরা দুনিয়ার সর্বপ্রথম গড় খানায় কাবার গড় এই গড় যদি যদি জিন্দিগিতে একবারও কোনো আদম সন্তান যথারীতি তুয়াব জিয়ারত করতে পারে আমি আল্লাহ তার কাবা শরীফ দুনিয়ার জমিনের নির্মিত কাবা শরীফের গড় জিয়ারতের চিলায় নতুন সন্তান যেই রকম বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে ওই হাজিকে আমি ওই রকম বেগুনা বানাই দেব এই ব্যাপারে হাদিস দুই রকম একরকম হাদিসে আল্লাহ রসুল বলেন যে লোক আল্লাহর গড়ের তোয়াব জিয়ারতে গেল হজে গেল দুইটা শর্ত পালন করার মাধ্যমে একটা শর্ত হইল গুনার কাজ সারিয়া দিল আর একটা কাজ হইল বেহায়ামি কাজের অভ্যাস সারিয়া দিল এই দুই শর্তে যারা হজে যায় আল্লাহ রসুল বলেন এদেরকে আল্লাহ হজ থেকে বাড়িতে ফিরার সময় যেমন ভাবে একটা সন্তান নূতন জন্মগ্রহণ করার সময় বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে দুই শর্তে হজ করেওয়ালাদেরকে আল্লাহ ওই নূতন সন্তানের মতো সমস্ত গুণা মাফ করিয়া বেগুনা বানাই বাড়িতে ফিরিয়ে দেয় ফিরিস্তারা মাপ পাইছিল কোন ঘরের তো আফের উচিলায় এটা কি গুনার মাফ না অনুচিত প্রশ্ন করার মাফ আর আদম সন্তানেরা গুনার মাপ পাইবে বাইতুল মামুর মসজিদের তোয়াফ লাগবে না কাবা ঘরের তোয়াফ করলি আরেক রকম হাদিস আছে আল্লাহ রসুল বলেন যারা হজে গেল গুনার অভ্যাস ছাড়লো না যারা হজে গেল বেহায়ামি ছাড়লো না এরা যতবারই বলে লাব্বাই কাল্লা হুম্মা লাব্বাই ততবারই আল্লাহর পক্ষে থেকে জবাব দেওয়া হয় লা লাব্বাই কালাকা ওয়ালা সাদাইক তোমার হজের দ্বারা তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হইল না লাব্বাই করত হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে লাব্বাইক আল্লাহ লাব্বাইক হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে আল্লাহ বলেন লা লাব্বাই কালাকা তোমার হাজিরা আমার কাছে কবুল হইল না ওলা সাদাই তোমার হজের দ্বারা তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হইল না সব লোকের হজ সার্থক হয় না অনেকের হজ বৃতা যায় ঘটনা কি মনে মনে ইচ্ছা আছে হজ থেকে আইয়া আরো সুদ খাইতো দেখেন প্রথম দিকের কথা মনে আছে কিনা দেখেন যার মনে ইচ্ছা আছে আরো গুণা করত তৌবা করলে গুণা মাফ হবে কথা মক্কা গেলে ও গুণা মাফ হয় না যার মনে আর গুণা করার ইচ্ছা নাই মক্কা যাইতে না পারলেও মুসা নবীর সামনে বসে মনে মনে তৌবা করলেও আল্লাহ গুনা মাফ করে দেন তাহলে গুনা মাফ এর মূল পয়েন্ট কোনটা গুনামাফের আসল ব্যাপার কোনটা আসল ব্যাপার নিয়ত আল্লাহ আর জীবনে গুণা করব না আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন তোমার তবা করতে দেরি হইতে পারে আমি তোমাকে মাফ করতে দেরি হবে না এদিক দিয়া খ্রিস্তাদের দ্বারা আল্লাহ কাবাগর নির্মাণ করাইয়া দিলেন ওই দিক দিয়ে আদম হাওয়াকে জান্নাতে বসবাস করতে দিলেন এই গুনার পরিবেশে দুনিয়াতে আদম আদম জাতিকে পাঠাইবেন এটাই তো উদ্দেশ্য যেহেতু দুনিয়াতে পাঠাইবেন এটাই উদ্দেশ্য কাজেই আদম হাওয়া তোমরা চিরকালের জন্য জান্নাতে বসবাস করো বলার কোন যুক্তি আছে কোন যুক্তি নাই এই জন্য আল্লাহ বলেন হে আদম হাওয়া তোমরা দুইজন কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করো এখন আর একটা জটিল প্রশ্নের জবাব বোঝা দরকার আমি আশা করি কথাগুলি বুঝলে আপনাদের অনেক কথা বুঝতে সহজ হবে অনেক ওয়াজ বুঝতে সহজ হবে অনেক আয়াতের তফসির বুঝতে সহজ হবে এখানে এইরকম একটা জরুরি কথা বোঝা দরকার আল্লাহ ফাকরাবুল আলমিন আদম সৃষ্টি করার আগেই ফিরিস্তাদেরকে বলেছিলেন আদম বানাইয়া দুনিয়াতে বানাইব কোথায় পাঠাইবেন বলেছিলেন দুনিয়াতে পাঠাইবেন বলেছিলেন কিন্তু বানানির পরে কাবাগর বানানির জন্য ফিরিস্তা পাঠাইলেন কিন্তু আদমকে দুনিয়াতে না পাঠাইয়া জান্নাতে বানাইলেন কই পাঠাইবেন কইয়া বানাইছিলেন পাঠাইলেন কোথায় দুনিয়াতে পাঠাইবেন বলে বানাইলেন তাইলে জান্নাতে বানাইলেন কেন প্রশ্ন বুঝলেন কিনা দেখেন প্রশ্নের জবাবটা বোঝার জন্য আরো কিছু কথা মনে থাকতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন একায়তে বলেন মিনাল নিশ্চয় আল্লাহ পাক রব্বুল মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন মূল্য হিসাবে মুমিনের মাল আল্লাহ গ্রহণ করেছে মুমিনের জান মাল আল্লাহ কিনেন এর বিনিময়ে মুমিনদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করেন কিতাবে লিখেছেন আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি তৈরি করেছেন এমন একটা মানুষ আল্লাহ বানান নাই যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানান নাই ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাত একটা বাড়ি বানাইছেন নমরুদ নামে একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাত একটা বাড়ি বানাইছেন আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাত একটা বাড়ি বানাইছেন আবুল আহাব নামে একটা জান্নাত মানুষ বানাইছেন তার জন্য জান্নাত একটা বাড়ি বানাইছেন কিন্তু বলে দিয়েছেন ফ্রি দেব না বিনামূল্যে দেব না দুনিয়াতে যাবে ইমান এবং আমলের মাধ্যমে জান্নাতের বাড়িগুলি কিনে কিনে আর আখেরাতে আসতে হবে বুঝে থাকলে এবার বলেন জান্নাতে বাড়ি বানাইছেন কতটা মানুষ বানাইছেন যতটা জান্নাতে বাড়ি বানাইছেন কতটা বাড়িগুলি এমনি দিয়া দিবেন না দুনিয়াতে আসার পরে ইমান আমলের দ্বারা কিনে নিতে হবে ইমান আমলের দ্বারা কিনে নিতে হবে আল্লাহ বলেন আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম বিনিময়ে তোমাদের জান মাল আমি কিনে নিলাম বেচা কিনার একটা নিয়ম আছে বেসব কইলে বেচা হয় না বেসলাম বলতে হয় আমরা কি জানেন বেসব না বেসলাম আমি বললাম আমার গায়ের জামাটা পাঁচ টাকার মূল্যের বিনিময়ে আপনার কাছে বিক্রি করলাম আপনি যদি বলেন কিনবো ওইল নি কোনটা কি বলতে হবে কিনলাম আল্লাহ বলেন হে মুমিনরা তোমাদের জান মালের বিনিময়ে আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম এবার আমাদের বলতে হবে কিনব না কিনলাম আপনারা কি আল্লাহর কাছ থেকে এই কন্ট্যাক্ট আল্লাহর সাথে এই কন্ট্যাক্ট করতে রাজি আল্লাহ বলেন আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম আর আমরা বলবো কিনবো নাকি কিনলাম কিনলাম কিনলাম বলার সাথে সাথেই প্রশ্ন আসে যে বাড়ি সবচেয়ে ছোট্ট বাড়িটা দশটা দুনিয়ার সমান এই বাড়িটা যে তোমার জানের বিনিময়ে কিনলে এই বাড়িটা যে তোমার মাল সারা জিন্দগির উপার্জিত মালের বিনিময়ে কিনলে বাড়ি দেখিয়া কিনছো না না দেখিয়া কিনছো আপনি যদি ওয়াশিংটন শহরে বাসা বানাবার জন্য একটা বিটা কিনেন দেখিয়া চয়েস দেখতে হবে না দেখিয়া কিনে না না দেখে কিনে দেখে কিনে দেখে দেখার দরকার কোনো কিছু কিনার আগে দেখার দরকার হয় এবং চয়েস হওয়ার দরকার হয় না দেখেও কিনে না বুদ্ধিমান খরিদ্দার যা কিনে না দেখলেও কিনে না দেখার পরে চয়েস না হইলেও কিনে না আপনারা যে জান্নাতের এত বড় বিশাল বাড়ি নিজের জানের মূল্যের বিনিময়ে কিনে নিলেন সারা জীবনের উপার্জিত সমস্ত সম্পদের বিনিময়ে কিনে নিলেন না দেখে কিনলেন কোন বিবেকে এমন কথা যেন কোনোদিন আপনাদেরকে কোনো নাস্তিক কোন বেইমান পরকালের অবিশ্বাসী বলতে না পারে এই জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষের বাবার বাবার বাবা বড় বাবা আদমকে দুনিয়াতে পাঠাইবেন বলে বানাইছিলেন পাঠাইবার আগে জান্নাতে পাঠাইলেন বলেন এই জান্নাতের বাড়িগুলি তোমার সন্তানদের কাছে বিক্রি করব তোমার চোখে দেখে যাও এবার বলেন আপনারা জান্নাতের বাড়ি কিনবেন না কিনলেন দেখা না দেখা শোনা কার দেখা বড় বাবার কার দেখা বড় বাবার সন্তানদের সন্তান সন্তানের সন্তান তার সন্তানে দেখলে দেখাটা বেশি সুবিধা হয় না বাবার বাবা বড় বাবাই দেখলে দেখাটা সুবিধা হয় এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন আদম বানাইছিলেন দুনিয়াতে পাঠাইব কইয়া কিন্তু ফাটাইবার আগে দিলেন জান্নাতে এবার বললেন রহস্য আছে কি নাই এই জন্য বিবি হাওয়াকে সৃষ্টি করার পরে বলেন হে আদম হাওয়া তোমরা দুইজন চিরকালের জন্য জান্নাতে বসবাস করো নাকি চিরকালের জন্য কারণ কি দুনিয়াতে আসার ব্যাপার সিদ্ধান্ত করা দুনিয়াতে আসার ব্যাপার তো যা সিলেক্টেড ব্যাপার কাজে চিরকালের জন্য জান্নাতে বসবাস করো বলতে পারেন না তাই আল্লাহ বলেন হে আদম হাওয়া তোমরা কিছু কালের জন্য জান্নাতে বসবাস করো যেখানে ইচ্ছা চলাফেরা করো সব সমস্ত জান্নাতের এরিয়ায় ঘোরাফেরা করো সবগুলি বাড়িঘর দেখো সবগুলি দেখার কি দরকার বলেন সবগুলি দেখার কি দরকার একটা বাড়িতে থাকো বাকি অন্য এলাকায় যাইও না বললো তো চলতো সবগুলি দেখো কেন বললেন এই সবগুলি ওই তোমার সন্তানদের কাছে আমি বিক্রি করব তুমি দেখে যাও কথা বুঝতে পারলেন কিনা দেখেন আর একটা প্রশ্ন বাকি থাকে যারা দুনিয়ার থেকে জান্নাত না কিনে বিদায় হইয়া যায় এমন মানুষও কি আসে দুনিয়াতে ফেরাউন তার জান্নাতের বাড়ি কিনে গেল না না কিনে গেল নমরুদ কারুন হামান সাদ্দাদ আবু জাহাল আবুল আহাব ডক্টর আহমদ শরীফ জান্নাত কিনে গেল না না কিনেই গেল তার নামেও জান্নাতে বাড়ি একটা বানানো ছিল না মরণের সময় ফিরিস্তারা বলে তোমার নাম থেকে এই জান্নাত ক্যান্সেল করে দেওয়া হলো এই জান্নাত আর তোমার নামে রইল না এবার বলেন ফেরাউনের নামে যে জান্নাতে যে বাড়ি তৈরি করা হয়েছিল তার নামে রইল না ক্যান্সেল হয়ে গেল নমরুদের নামে কারুনের জান্নাতের বাড়ি হাফেরাউনের জান্নাতের বাড়ি আবু জাহালের জান্নাতের বাড়ি আবুল হাবের জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করা ছিল মরণকালে জানাই দেওয়া হয়েছে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল এই ক্যান্সেল বাড়িগুলির কি উপায় হবে আরেক প্রশ্ন রইল কিনা আল্লাহ পাক রাবুল আলমিন বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা যদি আল্লাহর সাথে কন্ট্রাক্টটা ঠিক রাখো তোমাদের জান আল্লাহর কাছে বিক্রি করে দাও তোমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে দাও মনে যেভাবে চায় সেভাবে জীবন যাপন করো না আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জীবন যাপন করো উপার্জিত ধন সম্পদ হারাম কাজে খরচ করো না আল্লাহর বিধান মতে যদি খরচ করো তাহলে তোমাদের নামে আল্লাহ জান্নাতে যে বাড়ি বরাদ্দ করেছেন সেগুলি তো তোমরা খরিদ্দার হবে আর যারা জান্নাতের বাড়িগুলি না কিনেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের অবসর বাড়িগুলি আল্লাহ তোমাদেরকে দিয়া দিবেন বুনাস এই জন্য কেয়ামতের দিনের এক নাম ইয়াউমত তাগাবুন ইয়াউমত তাগাবুনের অর্থ ঠগাঠগি তাগাবুনের অর্থ ঠগাঠগি কি ফেরাউনের নামে যে বাড়ি ছিল সেটা সে তো পাইল না তার দুশ্মনে হইয়া গেল কেমন ঠোকা খাইল নমরুদের তার নিজের নামে যে বাড়ি ছিল নিজের নামের বাড়ি নিজে পাইল না তার দুশ্মনে পাইয়া গেল আর এরা নিজেদের নামে যা ছিল তা তো পাইলই যা তার নামে ছিল না তাও পাইল একদল মানুষ হাসরের মাঠে ঠকা খাইবে কিনা এই জন্য আল্লাহ হাসরে কেমতের দিনের এক নাম রাখছেন ইয়ামত তাগাবুন ঠকা ঠকির দিন ঠকা ঠকির দিন ইবলিস আদমকে সেজদা না করার কারণে আল্লাহ ইবলিসকে মরদুত বানিয়ে দিলেন এতে ইবলিস আদমের উপর সন্তুষ্ট হওয়ার কথা মারাত্মক ভাবে অসন্তুষ্ট হওয়ার কথা তখন থেকে ইবলিস আদমের দুশ্মন হয়ে গেল এদিক দিয়ে আদম জান্নাতে বসবাস করতেছেন বিবি হাওয়াকে নিয়ে ওপর দিক দিয়ে ইবলিস আদমের বিরুদ্ধে একটা দুশ্মনী করার ষড়যন্ত্র জাল পাতাইল জান্নাতের গেইটের বাইরে দাঁড়াই একদিন আদম হাওয়াকে ইংলিশ ডাকে দেখে বলে মা নাহা ইল্লা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ইন্নি লাকুমা লামিনান আদম হাওয়া কে ডাকে কোথায় দাঁড়াইয়া গেটের বাইরে কারে ডাকে আদম হাওয়াকে ডাকে আদম হাওয়া কোথায় জান্নাতে ইবলিস বলে ও আদম হাওয়া তোমাদের একটা উপকারের কথা বলার জন্য আসছি দুশ্মন দুশ্মনের বাড়িতে যায় উপকার করার জন্য তোমাদের একটা উপকারের কথা বলার জন্য কি উপকার আল্লাহ যে গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে না এই গাছের দ্বারে গাছ হয়ে যাইও না এই জাতীয় আরেকটা গাছের ফল খাও চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা হইয়া যাও আদম হওয়া মনে করলেন বুদ্ধিটা তো খারাপ না ওই এই জাতীয় আরেকটা গাছের ফল খাইলেন খাওয়ার পরে আল্লাহ বললেন আদম তোমরা যা বুঝেছিলে সঠিক বুঝেছিলে ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইয়া দুঃখা দিল কেমনে ইবলিস দুঃখাটা দিল বুঝতে পারছেন ইবলিস তোমাদেরকে দুঃখা দিল এই জন্য জান্নাতে আদম হাওয়ার নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুণা হয়নি জানিয়া শুনিয়া আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন না মর্ম ভুলে গিয়ে মর্ম ভুলে গিয়ে রমজান মাসের দিনের বেলায় রোজাদারের জন্য খানাফিনা করতে আল্লাহর নিষেধ আসেনি রোজার কথা ভুলে গিয়ে যদি খানাফিনা করে কি পরিমাণ গুণা হয় হয় কোনো গুণা তফসিরের কিতাবে লেখছেন কোন রোজাদার জোয়ান যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করতে থাকে তোমরা অন্য কেউ দেখা মাত্র তাকে স্মরণ করে দিও মুখের ভিতরে সবগুলি খানা ফেলে দিলেও তার রোজা হবে কোনো গুণা হবে না কার বেলায় জোয়ানের বেলায় ইয়ংম্যানের বেলায় তসিরের কিতাবে লেখা আছে কোন বুড়া যদি রোজা বুলিয়া খাইতে বসে আর তোমরা কেউ দেখো সাবধান চুপ থাকো খানা শেষ করতে দাও শেষ করার পরে কইও তুমি রোজা রাখছো যা খাইছো খাইও খাইছো আর খাইও না আল্লাহ রসুল বলেন আল্লাহ তারে খাওয়ায় আমি বলতে চাই বুড়া খাইলো বা জোয়ান খাইলো রোজার কথা জানিয়া শুনিয়া খাইল না ভুলিয়া খাইল কি পরিমাণ গুণা হইল ইবলিসের দুকায় পড়িয়া আদম আল্লাহর কথার মর্ম ভুলিয়া খাইলেন এই জন্য কোনো গুণা হইল না কথা বুঝলেন কিনা কিন্তু গুণা না হইলেও আরেকটা কাজ হইল সেই কাজটা কি হইল জান্নাত থেকে বের হয়ে আসার ব্যবস্থা হইল আল্লাহ বলেন ও আদম হওয়া নিষেধ করেছিলাম খাইও না যেহেতু খাইছো এখান থেকে বের হয়ে যাও দুনিয়াতে যাও জান্নাত থেকে বের হয়ে আদম হাওয়া যখন দুনিয়াতে আসেন তখন যতদিন পর্যন্ত জান্নাতে ছিলেন ততদিনের ভিতরে ওই ফিরিস্তাদের নির্মিত কাবাগর ইয়াদ আসেনি কথা ফিরিস্তাদের নির্মিত কাবাগর নিশ্চিন্ন হয়ে গেল কাবাগরের চিহ্ন রইল না আদম যখন বেশ থেকে বেরিয়ে দুনিয়াতে আসেন দুনিয়াতে আসার পরে আদমের অশান্তি দুনিয়ার পরিবেশে মন বসে না জান্নাতে দীর্ঘদিন বসবাস করার পর দুনিয়াতে আবার মন বসে কেমন করে বাংলাদেশ থেকে যারা আমেরিকায় এসেছেন দশ বছর চোদ্দ বছর বিশ বছর বসবাস করেছেন এখন আবার ফিরে বাংলাদেশে যাইতে মনে চায় মনে চায় আমেরিকার মজা আর বাংলাদেশের মজায় যেই ব্যবধান জান্নাতের মজা আর দুনিয়ার মজায় সেই ব্যবধান আরো কিছু বেশি এই কারণে জান্নাতে বসবাস কিছুদিন অনেকদিন বসবাস করার পর দুনিয়ার পরিবেশ আর মজা লাগে না আদম যখন বললেন আল্লাহ এই দুনিয়াতে তো বসবাস করতে পারি না মজা লাগে না আল্লাহ ফিরিস্তাদের দ্বারা সেই ওই নির্মিত কাবাগরের ফাউন্ডেশন চিহ্নিত করে দিলেন বললেন আদম আবার সেই ফিরিস্তাদের ফাউন্ডেশনের উপর কাবাগর নির্মাণ করো এইটাই দুনিয়ার প্রথম গড় এইটাই দুনিয়ার প্রথম উত্তম মসজিদ মানুষের এবাদত বন্দীর জন্য নির্মাণ করেছি এই মসজিদকে সেন্টার বানাইয়া সারা দুনিয়ার মানুষ যত মসজিদে বন্দী করবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন কাল হাসরের মাঠে সাত দল মানুষ আল্লাহর আরো সের ছায়ার নিজে ছায়া পাইবে হাদিসটা একটু পরে শুনে নেন আগের কথাটা শেষ হজরত আদম আলহিসাম ফিরিস্তাদের নির্মিত কাবাগরের ফাউন্ডেশনের উপর নতুন ভাবে কাবাগর নির্মাণ করলেন এই মানুষ জাতির মধ্যে সর্বপ্রথম আদম আল ইসলাম এই কাবাগর নির্মাণ করলেন এরপরে সারা দুনিয়াতে যত মসজিদ নির্মাণ হইতেছে সবগুলি মসজিদের এটাকে কি বলেন আপনারা যেখানে ইমাম সাহ দাঁড়ান মেহরাব মেহরাব সারা দুনিয়ার সবগুলি মসজিদের মেহরাব কোন দিকে কাবাগর কেন কাবাগর হইল সারা দুনিয়ার সমস্ত মসজিদের সেন্টার আর সবগুলি মসজিদ হইল কাবাগরের ব্রাঞ্চ এই সেন্টার এবং ব্রাঞ্চের সম্পর্ক থাকার কারণে যে কোনো দেশে যে কোনো এলাকায় যে কোনো সময় যে কোনো মুসলমান মসজিদ নির্মাণ করবে সেন্টারের দিকে তার সম্পর্ক থাকতে হবে এবার বুঝে থাকলে বলেন সারা দুনিয়ার সমস্ত মসজিদের সাথে সারা সারা দুনিয়ার সমস্ত মসজিদের সম্পর্ক খাবাগরের সাথে আছে কিনা নাই এটা বুঝলে পরে আরেকটা প্রশ্নের জবাব বোঝা সহজ হইয়া যায় এটা হইলো যাদের তৌফিক আছে কাবাগরের তো আবজিয়ারতে গেল হজ করলো এদের গুণা সারা জীবনের গুণা আল্লাহ মাফ করে দিলেন যার তৌফিকটাই কাবাগর পর্যন্ত যাওয়ার যার তৌফিকটাই হজ করার তার গুণা মাফের ব্যবস্থা কি হাদিস শরীফের রসুল করিম সাল্লাম বলেন যেই ব্যক্তির অন্তর তার মহল্লার মসজিদের সাথে বান্ধা থাকবে হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন কঠিন হাসরের মাঠে আল্লাহর আরসের ছায়ার নিচে সাত দল মানুষ ছায়া পাইবে আর যারা আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পাইবে তারাই জাহান্নাম থেকে রেহাই পাইবে বুঝে থাকতে বলেন আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া না পাইলে জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে যাবে না আল্লাহ রসুল বলেন সাত দল মানুষ আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পাইবে এর মধ্যে একদল যারা নিজেদের মহল্লার মসজিদের সাথে তাদের অন্তরটা বান্ধা নিজেদের মহল্লার মসজিদের সাথে অন্তরটা বান্দা মুহাদ্দিসিন একরাম লেখছেন মহল্লার মসজিদের সাথে আমার মহল্লার মসজিদের সাথে আমার অন্তর বান্দা থাকার ব্যাখ্যা কি লেখেন বান্দা থাকার ব্যাখ্যা হইল ফজরের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়ে সংসারের কাজে যায় অপেক্ষায় তাকে জুহরের আদান পড়লে আবার জুহরের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়বে জুহরের নামাজ মসজিদে পড়ার পরে সংসারের কাজে যায় আর অন্তরে এই নিয়ত তাকে আবার আজান পড়লে আসরের নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়বে আবার সংসারের কাজে যায় অন্তরে অন্তরে অপেক্ষা করতে থাকে গ্রীবের আজানের সময় আবার মসজিদে এসে এসার নামাজ জমাতের সাথে পড়বে আবার সংসারের কাজে যায় অন্তরে অন্তরে অপেক্ষায় থাকে এশার নামাজটা মসজিদে এসে জমাতের সাথে পড়বে আল্লাহ রসুল বলেন এই লোকটার অন্তর তার মহল্লার মসজিদের সাথে বান্দা কাল আসরের মাঠে আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পাবে জাহান্নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে যাবে এবার বলেন আপনাদের মহল্লার মসজিদ থেকে আপনাদের জাহান্নাম থেকে নাজাতের উশিলা অন্তর বান্দা থাকলে অন্তর বান্দা থাকলে না ডিসকানেকশন থাকলে এবার বলেন তো কানেকশন মসজিদের সাথে কানেকশন কিভাবে হয় আর ডিসকানেকশন কিভাবে হয় না বুঝেন নাই আমার কথা কিছু মসজিদের সাথে কানেকশন কিভাবে হয় পাঁচ বেলা নমাজ মসজিদে জমাতের সাথে পড়লে ডিসকানেকশন কিভাবে হয় যার যার নমাজ যার যার গড় হলে ডিসকানেকশন মসজিদের সাথে যার মহল্লার মসজিদের সাথে যার ডিসকানেকশন কাবার সাথে তার ডিসকানেকশন আল্লাহর ক্ষমার সাথে তার ডিসকানেকশন মহল্লার মসজিদের সাথে যার কানেকশন কাবাগরের সাথে তার কানেকশন আল্লাহর রহমতের আল্লাহর আরসের ছায়ার নিচে তার কানেকশন এই কথাগুলি বুঝলে কোন মুসলমান মহল্লার মসজিদ ছাড়তে পারে কোন মুসলমান কোন মুমিন মুসলমান মহল্লার মসজিদ ছাড়তে পারে কখনো নয় এর জন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মহল্লার মসজিদে পাঁচ বেলার নামাজ জমাতে পড়তে যায় না আমার মনে চায় আগুন দিয়ে তার ঘর জ্বালাইয়া দিবা মসজিদ নির্মাণের ইতিহাস থেকে যত কিঞ্চিত কথা আপনাদেরকে শোনাইলাম যদি আগাগোড়া বুঝে থাকেন তাহলে একটু বলেন মসজিদ নির্মাণ করা মুসলমানের জীবনে অর্ডিনারি কাজ না সিরিয়াস অর্ডিনারি না সিরিয়াস কত বড় সিরিয়াস মসজিদ নির্মাণ মুসলমানের জন্য এত বড় সিরিয়াস মহল্লার মসজিদের সাথে কানেকশন হইলেই কাবাগরের সাথে কানেকশন হয় কাবাগরের সাথে কানেকশন হইলেই আল্লাহ আরসের ছায়ার সাথে কানেকশন হয় আল্লাহ আরসের ছায়ার সাথে কানেকশন হইলেই জান্নাতের সাথে তার কানেকশন হয় এই জন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ঘর তৈরি করে এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হইল একজন যদি নিজের টাকা দিয়া একাই একটা মসজিদ নির্মাণ করে দেয় আর আরেকজন নিজের টাকা দিয়া একা মসজিদ নির্মাণ করার তৌফিক নাই হয়তো সামান্য কিছু টাকা দান করে দিল আর না হয় মোটা অঙ্কের টাকা করজে হাসানা দিল কে কি পুরস্কার পাবে কথা বুঝলেন কিনা হাদিসের ব্যাখ্যায় মহাদিস লেখছেন যা যার তৌফিক আছে নিজের টাকা দিয়া একাই একটা মসজিদ নির্মাণ করে দিল ওই ব্যক্তির জন্য যেমন ভাবে জান্নাতে স্বর্ণের গড় তৈয়ার হয় যার তৌফিক নাই এক ব্যাগ সিমেন্টের মূল্য দেওয়া ছাড়া এর বেশি তৌফিক নাই এই ব্যক্তি এক ব্যাগ সিমেন্টের মূল্য দিলেও তার জন্য হুবহু আরেকটা স্বর্ণের ঘর আল্লাহ তার জন্য জান্নাতে তৈরি করে তাহলে একা মসজিদ বানাইয়া দিলে আল্লাহর কাছে যেই যেই পুরস্কার পাওয়া যায় সামর্থ্যবানদের জন্য সামর্থ্য যাদের নাই তাদের তৌফিক মতে যা দিতে পারে তার দ্বারাই সমান পুরস্কার পাওয়া যায় দান করে দিলে করতে হাসানা দিলে আল্লাহ রসুল বলেন দান আমি মেরাজের রাত্রে জান্নাতের গেইটে লেখা দেখেছি দানের সোয়াব দশ গুণ করজে হাসানার সোয়াব আঠারো গুণ দানের সব দশ গুণ কর্জে হাসানার সব আঠারো গুণ আরে আল্লাহ রসুল বলেন কেউ যদি কাউকে কোন টাকা পয়সা কর্জে হাসানা দেয় কর্জে হাসানা কি তোমার দরকারের কাজ সারো এতদিন পরে আমার মূল টাকা ফেরত দেবে কোনো মুনাফা লাগবে না কোনো লাভ লাভ লাগবে না এর নাম করজে হাসানা আল্লাহ রসুল বলেন যত দিনের মিয়াদে করজে হাসানা দিল এতদিনের প্রত্যেক দিন যত টাকা করজে হাসানা দিল তত টাকা খয়রাত করতে থাকার সব প্রতিদিন তার আমল নামায় লেখা হইতে থাকে লেখা হইতে থাকে বুঝে থাকলে বলেন তো মসজিদে করজে হাসানা দেওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার এরপরে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন কোন লোক যদি একটা লোকের কাছে থেকে এক হাজার টাকা করছে হাসান নিল দশ দিনের মেয়াদে প্রথম দিন এক হাজার টাকা দান করার সব দ্বিতীয় দিন আর এক হাজার টাকা দান করার সব তৃতীয় দিন আর এক হাজার টাকা দান করার সব এইভাবে দশ দিন দশ হাজার টাকা দান করার সব তার মালামায় লেখা হলো দশম দিনে এসে কর্জে হাসানা গ্রহণকারী এসে বলল ভাই তোমার এক হাজার টাকা দশ দিনের মেয়াদে আমি কর্জে হাসানা নিয়েছিলাম সংগ্রহ করতে পারলাম না আমারে আরো দশ দিনের টাইম দেওয়া দ্বিতীয়বার দফায় যখন আরো দশ দিনের টাইম দিব তখন প্রতিদিন এক হাজার নয় যত হাজার টাকা কর্জ দিয়েছিল তার ডাবল টাকা প্রতিদিন খয়রাত করার সব তারা ভাই লেখা হতে থাকে বুঝে থাকলে এবার বলেন মসজিদ বানাইয়া দিল যে সে আল্লাহর কাছে কত বড় পুরস্কার সামান্য দান করলো যে সে আল্লাহর কাছে কত বড় পুরস্কার আর মসজিদ মসজিদ নির্মাণ কাজ আটকা পড়িয়া গেলে কর্জে হাসানা দিল যে তার কত বড় পুরস্কার মসজিদ বানানির গুরুত্ব যদি বুঝে থাকেন মসজিদ বানানির পুরস্কার যদি বুঝে থাকেন তাহলে এবার দয়া করে একটু বলুন তো এই মসজিদের নির্মাণ কাজ অনেক দিক দিয়ে আটকা পড়ে আছে অনেক টাকা ঋণই আছে এই ঋণ পরিশোধ করার জন্য আপনারা কে কি পরিমাণ সহযোগিতা করতে পারবেন বেহেস্তে স্বর্ণের ঘর তৈরি হওয়ার জন্য না রসুলের কথা বিশ্বাস হয় না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না রসুল বলেন মসজিদ বানানির কাজে সাহায্য করবে তোমার জন্য আল্লাহ বেহেস্তের মধ্যে স্বর্ণের ঘর তৈরি করবে যদি বিশ্বাস হয় এই মসজিদ ঋণগ্রস্ত এক লক্ষ ডলারেরও বেশি ঋণগ্রস্ত এই মসজিদ এই ঋণটা পরিশোধ করার জন্য কে কি পরিমাণ দিতে পারবেন আর এই মসজিদের ভবিষ্যৎ কাজ চালাইবার জন্য কে কি পরিমাণ দান করতে পারবেন আর কে কে এই মসজিদের সাথে সম্পর্ক রেখে আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পেতে চান একটু একটু চেষ্টা করে দেখুন এবং দয়া করে বলুন ইমাম সৌদুর বলে আপনারা যারা স্বেচ্ছা নিতে চান ক্যাশ নিতে চান বা মানে লেখা গেছে নাম বলেন দূরে আছেন দুটো নাম দেখবেন পরে আপনার দিয়ে দিবেন বা লিখতে পারেন পরিচয় বলবেন যারা আছেন সংক্ষেপে একই যুগে পর একটা নজ হয়ে যাবে হুজুর দোয়া করে নেবেন তারপরে একটা নজ হয়ে যাবে তো সংক্ষেপে আপনারা যারা পাঁচ স্বেচ্ছায়